السماء তুলহু শাহরুন শাহরুন লা প্রশংসা যে আল্লাহ আমাদেরকে কেয়ামতের মাঠে হাজির করবেন যেখানে প্রত্যেক মানুষকে এই পার্থিব জগতের ইমান বিশ্বাস আকিদা আমল এবাদত আখলাক চরিত্র চলাফেরা প্রত্যেকটি বস্তু সম্পর্কে বিষয় সম্পর্কে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে ধন সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে নিজের সময় সম্পর্কে যৌবন সম্পর্কে আয়ু সম্পর্কে হিসাব দিতে হবে মানুষের জ্ঞান বুদ্ধি সম্পর্কে এলম সম্পর্কে এইভাবে জীবনের প্রতিটি নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে নাইম অতপর কেয়ামতের মাঠে হাজির করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে লাতুস আলুন্না ইয়মায়দিন সেই দিন বিচার দিবসে আনিন নাইম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে যা কিছু আপনার কাছে আছে ছিল এবং আগামীতে আসবে আর তার সাথে আপনার যা করণীয় বর্জনীয় সম্পর্কে আপনাকে আল্লাহ কি করতে বলেছেন কি করেছেন আর আল্লাহ রাবুল্লা আলমিন কি কি নিষেধ করেছেন আর আপনি সেগুলি হয়তো করে ফেলেছেন এসব কিছু সম্পর্কে হিসাব দিতে হবে সেটা হচ্ছে ইয়মুল হিসাব ইয়মুল খেয়ামা ইয়মুল বাস পুনরুত্থানের দিবস এখানে অনেক কিছু ঘটবে আমাদের আলোচনা আল আকিদা আল ওয়াসেথিয়াই চলছে পরকাল সম্পর্কে আল্লাহ প্রতি ইমানের পরে যেসব ইমানের রকমগুলি ছিল সংক্ষেপে বাকিগুলির আলোচনা এবং তার সাথে এখন বিস্তারিত আলোচনা মোটামুটি চলছে আখেরাত পরকাল এবং পরকালের স্তরগুলি সম্পর্কে এক দুটি আলোচনা এর আগে পরকাল সম্পর্কে হয়েছে আজকে আলোচনা রয়েছে প্রিয় মোহাম্মদ মোহাম্মদ উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এ কৌসার যা কেয়ামতের মাঠে হবে তার স্থান তার বর্ণনা এ সম্পর্কে এটা একটা সংক্ষিপ্ত আলোচনা আর তারপরে পুল যাকে মানুষ ডবল করে বলে পুল ফার্সি বাংলা উর্দু শব্দ আর সেটাই হচ্ছে আরবিতে সেরাত কিন্তু আমাদের দেশের মানুষরা দুটাকে মিলিয়া বলে পুল সেরাত সেরাত মানে পুল আর পুল মানে হচ্ছে সেরাত জি সেরাত সম্পর্কে জাহান নামের ওপর যে সেরাত কায়েম করা হবে পুল কায়েম করা হবে সে সম্পর্কে আলোচনা হবে আর তারপরে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে আল্লাহ রাবুল্লাহ যেন জাহান্নাম থেকে রক্ষা করেন আমাদের এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন মহান আল্লাহ রহমত হাসিলের যেসব উপায় রয়েছে সেই উপায়গুলি দুনিয়াতেই জানার মানার এবং পালন করার তৌফিক দান করেন আলোচনা শুরু করি নবী সাল্লাহামের হাউজ সম্পর্কে বলছেন শেখ সালেহ ফৌজান হাফিজ হাউদুল নবী সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের হাউজ অমাকান এবং তার স্থান কোথায় সেটা অসেফাত এবং তার বিবরণ সেটা কেমন হবে হাউজের পানি কেমন হবে রং কেমন হবে স্বাদ কেমন হবে এবং সেটা পান করলে আপনি কি অবস্থায় থাকবেন ইত্যাদি এবং সেটা কত বড় হবে এই সবগুলোই বলছেন সংক্ষেপে শেখুল ইসলাম ইবিনে তাইমা রাহেমাহুল্লাহ তাআলা কিতাবের লেখক অফি আরাসাতিল কিয়ামতি আল হাউদুল মাউরুদ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি মাঠে হাউজ হবে আল মৌরুদ যেটা পানির ঘাট ওয়ারাদায়ার মানে ঘাটে নামা যাতে অবতরণ করবে মানুষ মানে যেখানে পৌঁছিবে ঘাটে যায় মানুষ পানি নেওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য বিভিন্ন কাজে আরো যাই তো নবী করিম সাল্লামের হজ হবে যেখানে তিনি অবস্থান করবেন এবং অম্মতেরা যাবে আর সেখানে তাদেরকে পানি পান করাবেন নবী করিম সাল্লাহ ইসলামের এই হজ মা ওহু আসাদ্য বেআম মিনাল্লাবান বলছেন তার পানি হবে দুধের চাইতেও বেশি সাদা পানির কোনো রং থাকে না পানি এমন একটি নিয়ামত যে পানির বলতে পারবেন যে কোন রঙের না কালো না সাদা না সবুজ বলতে পারবেন পানি যখন খুব গভীর হয় সাগরে বা কোথাও গভীর পানি তখন দেখে কালো মনে হয় কখনো সবুজ মনে হয় সাগরিকে দেখবেন পানিতে যদি ধুলোবালি থাকে ঘোলাটে থাকে তো মাটির রং খানিক মনে হয় তার পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু আসলে পানি করে রং নেই কিন্তু এই পানি হাউজে কাউসারের পানি হবে আসাধ্য বেয়াজামিনার লাবান দুধের চাইতো বেশি সাদা ও আহলা মিনাল আসাল আর মধুর চাইতো বেশি মিষ্টি আনিয়াত আদাদ নজুমিস সামাই সেখানকার পানপত্র জি কত পানপত্র হবে মানে যেগুলি দিয়ে উঠিয়ে মানুষ হ্যাঁ পানি পান করবে হাউজে কৌসারের আনিয়াতুন মানে পাত্র বর্তন সেগুলির সংখ্যা হবে আদাদ নজমি সামাই আকাশে যত তারকা রয়েছে নক্ষত্র রয়েছে তার সংখ্যা পরিমাণ জি হ্যাঁ অসংখ্য বলা যাবে যে দশ বিশ পঞ্চাশ কোটি বা কোটি কোটি কোটি আছে না অসংখ্য তার হিসাবই নাই যে কত আছে হিসাব আল্লাহ ছাড়া এই হিসাব কেউ জানে না যে কত তারকা নক্ষত্র রয়েছে আকাশে এই হবে সংখ্যা কিসের হ্যাঁ গুলির হাউজের তাহলে হাউজ কত বড় হবে চিন্তা করুন জি তুলহু শাহরুন তার লম্বাই দৈর্ঘ্য হবে এক মাসের পথ ও শাহরুন এবং তার চৌড়াই প্রস্ত হবে এক মাসের পথ এক মাস এই দিকে এক মাস এই দিকে সোহান জি এক মাসের সফর এটা সত্যিকার অর্থ এক মাসের হইতে পারে দূরত্ব আবার এটা দিয়ে অনেক হ্যাঁ লম্বা চড়া বোঝানো হইতে পারে অনেক আমরা খুব বেশি বলতে গিয়ে আমরা কি বলি কোন একটা কিছুর সাথে তুলনা করি হ্যাঁ তুলনা করি না জি তুলনা করি তার মানে ওই সংখ্যা তখন উদ্দেশ্য হয় না মেলা ক্ষেত্রে করি তার মধ্যে যদি কারো কাছে আপনি টাকা পয়সা পান ওর কাছে দশ বিশ বার বা পঞ্চাশ বার গিয়েছেন হয়তো হ্যাঁ কিন্তু তখন কি বলেন আপনি হাজারো বার তোমার কাছে গেলাম বলেন না বলেন না জি হ্যাঁ হাজারো বার গেলাম শতবার তোমার কাছে গেলাম হয়তো দশ বিশ বার গেছেন বা একশো বারই গেছেন এখানে উদ্দেশ্য এই নয় যে এক হাজার বার গেছেন বা একশো বার গেছেন এটা বোঝান না এটা বুঝাতে চাইছেন যে আমি বহুবার তোমার কাছে এসছি ধর্ণা দিচ্ছি জি তো এ বহু অনেক বোঝাইতে গিয়ে এই শব্দগুলি ব্যবহার করি এক মাসের পথ আসলে এক মাসের পথ হবে সেটা মানুষের সাধারণ চলাই না অন্য কোনো বেগে আল্লাহ আলম কিন্তু এটা দিয়ে আসল বোঝানো হয়েছে যে অনেক লম্ব চড়া অনেক লম্বা চড়া মাইয়াশরাবো মিনহু সারবা যে কেউ এক ঢোক পানি পান করবে এ হাউজে কাউসার থেকে সে কখনো তারপরে আর পিপাসিত হবে না একবার যদি এক ঢোক পান পান করে নেই এই এটা নসিব হয়ে যায় এই সুযোগ পেয়ে যায় এই নিয়ামত যদি আল্লাহ দেন এটা আল্লাহ রব আলমের অনুমতি ছাড়া হবে না এই নয় যে কেউ শির করে যাবে বেদাত করে যাবে আর কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে যাবে আর হাউজে কসার পানি খেয়ে আরামে ওখানে নাকে তেল দিয়ে ঘুরে ওড়াবে হাসানো উঠছে না মানুষের আকিদা এবাদাত আখলাক আমলের অনুপাতে সেখানে মানুষের অবস্থা হবে এই ছিল ইবনে তাইমা রাহমহল্লার কথা এই কথাগুলির ব্যাখ্যায় শেখ সহ ফজান হাফিজ তালা যেসব কথা বলেছেন দু চারটি কথা গুরুত্বপূর্ণ শোনাই ইমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলহ খুব বড় ইমাম ছিলেন ইমাম ইবিন তাইম রাহমাল্লাহ সরাসরি ছাত্র এবং বিশেষ ছাত্র বিশেষ সাগরী খাস ছাত্র অনেক হয় কিন্তু খাস একজন দুজনের মধ্যে তিনি একজন তিনি এক নম্বর ছাত্র বলা যেতে পারে সুখে দুঃখে সব সময় ওস্তাদের সাথে শিক্ষকের সাথে গেছেন বলছেন ওয়াকাদ রওয়া আহাদিস আল হাউদে আর বাউনা সাহাবিয়ান এই যে হজ হবে হাসরের মাঠে এই হজ সম্পর্কীয় হাদিসগুলি নবী করিম সাল্লামের চল্লিশ জন সাহাবি রদি আল্লাহ আনহম বর্ণনা করেছেন একজন দুজন না চল্লিশ জন সাহাবি এই হজের হাদিস বর্ণনা করেছেন কাসির মিনহা অক্সারফিস সাহি আর এই চল্লিশ জন সাহাবি যে বর্ণনা করেছেন হাদিসগুলি এই হাদিসের অধিকাংশ হাদিস সহি বখারিতে আছে সহি মুসলিম আছে হাউজের অর্থ এখন করছেন হাউজ মানে কি হাউজ কিন্তু আমরা ব্যবহার করি নিজের বাংলা ভাষায় তাই না শব্দটি আরবি শব্দটি আরবি হাউজ হাউজ কাকে বলি আমরা পুরাতন মসজিদগুলোর সামনে হজ দেখেছে যেগুলো ঐতিহাসিক মসজিদ মুসলিম বাদশাহ আমলের ওইসব মসজিদ যদি কেউ দেখে থাকেন দেখবেন হজ আছে কেউ দেখেছেন এরকম কোন দৃশ্য কোন জায়গায় হ্যাঁ কোথায় বংশের বড় মসজিদ বাইতুল মকান হজ আছে জি হ্যাঁ জি হ্যাঁ এরকম যেগুলো শাহী আমলের মসজিদ তার তারও আগে ধরেন মোগল আমলে যেসব মসজিদ আছে যেমন দিল্লি জামা মসজিদ সামনে হজ আছে তো এই তো হজ কি একটা একবার ছোট পুকুরের চাইতে ছোট একবার ছোট্ট পুকুরের চাইতে ছোট আর কি হজ মানে উজু করার জন্য জি এই হজ এগুলোকে কেন বলা হয় হউজ বলছে লোগাতান আবিধানিক অর্থ হাউজের হাদা হিদ থেকে এর মানে হচ্ছে মজমাউল মা বা মোজাম্মাউল মা পানি একত্রিত হওয়ার স্থান যেখানে পানি এসে জমে ওই জায়গাটাকে হউজ বলে তাহলে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি চারিদিক থেকে গড়ে এসে নিচু জায়গায় একটা জায়গা আছে নিচু জায়গাতে জমা হচ্ছে ওইটি হজ জি শাব্দিক অর্থ হচ্ছে যেখানে পানি জমা হয় সেই জায়গাটাকে কি বলা হয় হাউজ সম্ভবত এখান থেকে মাসিককে হাইজ বলা হয় হাজা ইয়াহিজ হাজা ইয়াহিজ মানে প্রবাহিত হওয়া এই জন্য হাইজ যে হাইজ মানে হচ্ছে মাসিক ঋতু মহিলাদের তো এই হাইজের শাব্দিক অর্থ অলামারা বলেছেন যে আল হাইজ আসাইলান হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া কি হওয়া প্রবাহিত হওয়া কোনো কিছু বয়ে যাওয়া পানি বয়ে যাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ হাজা ইয়াহিজ তো মাসিক ঋতুকে মহিলাদের কেন হাইজ বলা হয় কারণ এটা এটা নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে রেহেম থেকে প্রবাহিত হয়ে নির্গত হয় জি হ্যাঁ তো এই যে প্রবাহিত হওয়ার অর্থ রয়েছে সেখান থেকে আরবরা আরবি ভাষার প্রাচীন যুগ থেকে মাসিক ঋতুকে আপনারা মাসিক ঋতু বলছেন কেউ মেন্স বলছে হ্যাঁ আর আরবরা কি বলেছে ওটাকে হ্যাঁ জি হ্যাঁ ওয়াস আলুনা কানিল মাহিদ আগামী সপ্তাহের তফসির আসছে তখন এই শব্দের ইনশা তালা তালা তাকিগুলো বর্ণনা করব তো এটা শাব্দিক অর্থ মানে তাহলে হা ইয়া দদ এর মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর পানি প্রবাহিত হয়ে কোনো জায়গায় যদি জমা হয় তো ওই জায়গাটাকে হাউজ বলা হয় হাওয়াও দদ দিয়ে হাউজ আহলে সোনাতাল জামাতের সকলেই একমত এজমা রয়েছে যে কিয়ামতের মাঠে হজ এ কাউসার হবে জি ওয়াকাদ আজমা আহল সোনাতাল জামা আলা ইসমাতিল হজ যে হজ প্রমাণিত নবী করিম সাল্লামের হাদিস দ্বারা জি হ্যাঁ সুরায় কাউসার রয়েছে কোরআন করিম যদি ওখানে হজ শব্দ ব্যবহৃত হয়নি এই জন্য বললাম না যে কোরআন করিম দ্বারা প্রমাণিত হ্যাঁ যদি হজ শব্দটি কোরআন করিমে চলে আসতো তাহলে বলতে কোরআন করিম দ্বারা প্রমাণিত হ্যাঁ আল কৌসার হে নবী মোহাম্মদ তোমাকে আমি আল কৌসার দান করেছি আল কৌসার মানে হাউজে কৌসার শুধু না এটা সীমিত অর্থ এর চেয়ে অনেক ব্যাপক অর্থ কৌসার কাসির থেকে কৌসার শব্দটি কাউসারে দেখেন কাফ ওয়াও সারা চারটা অক্ষর আছে আছে না নাই আর কাসির কাফ সা ইয়ারা কাসির মানে অনেক জি হ্যাঁ আর কোনো কিছু বেশি হওয়ার আসল ধাতু হচ্ছে কাফ সারা কাসরা একসরো কাসরা একসরো মানে বেশি হওয়া তো এই কাসরা একসরো থেকে কাসির হ্যাঁ কালিলের বিপরীত অনেক আর এখান থেকে কৌসার তো ইন্না আতাইনাকা আল কৌসার হে নবী মোহাম্মদ আপনাকে আল কৌসার দিয়েছি মানে অজস্র কল্যাণ দান করেছি হ্যাঁ অফরন্ত কল্যাণ দান করেছি যে কল্যাণ শেষ হন নাই সার্বিক দিক থেকে কল্যাণ দিয়েছি হে নবী তোমাকে দুনিয়া আখারাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করেছি তোমার ছেলে সন্তান বেঁচে না থাকলে কি হবে কারণ কাফেররা নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে সমালোচনা করতো আরে এটা ছেলে নাই কিছু নেই হ্যাঁ তো এটা যেন তাদের কাছে খুব দোষ আল্লাহ বলছেন যে তোমাকে আল কাউসার দিয়েছি তারপরে আল আল লাগালে আরো ব্যাপকতা হয় অর্থে নবী করিম সাল্লামের হাদিস গুলিতে হজ শব্দটি এসেছে তো আর একটু আগে শুনলেন যে চল্লিশ জন সাহাবাইকেরাম বর্ণনা করেছেন হাদিস তো এই জন্য আহলে সুনতাল জামাত হানাফি সাফি মালিক হামবেলি আহলেদিস মহাদিসিন সকলে একমত যে হাউজে কাউসার রয়েছে একটি পথভ্রষ্ট ফিরকা কোন এক যুগে শক্তিশালী হয়েছিল আল্লাহ বাতিল যেন নির্মূল করেন তার জমিন থেকে এবং কোরআন সন্ন্যার অনুসারীদেরকে আল্লাহ যেন তার খাস মদত করেন এবং হেফাজত করেন এই মোতাজেলা ফিরকা অস্বীকার করেছে হাউজকে তারা বলছেন হাউজ টোজ নেই কিছু তাহলে হাউজের যে হাদিসগুলি এসছে হাদিস অস্বীকার করেনি হাদিসের অর্থের অপব্যাখ্যা করেছে বিকৃতি ঘটিয়েছে হাউজ মানে এই হাউজ নয় যে ওখানে পানি পান করানো হবে আর ইয়ে হবে সে হবে হ্যাঁ না ওসব না এই বলে গুমরা হয়েছে মোতাজিরা নবী করিম সাল্লামের একটি হাদিস বখারি মুসলিমে রয়েছে আবদুল্লাহ বিন আমর বিন আসরদি আল্লাহ তালা আনহমা থেকে কাল কাল রসুল হাউজি মসিরাত শাহরিন আমার হাউজ এই হাউজ শব্দটা এসে হাউজি হাউদি আরবি তো দদ কিন্তু আমরা বাংলা বলতে গিয়ে এই যে দুই রকম বলতে হচ্ছে সমস্যা যদি বাংলাতে বলি হাউদ তো আপনার বলছে কি যে বলছে আমরা তো হাউস বলি আর আরবি তো যদি হাউজ পড়ে দিই তাহলে তো ভুল হয়ে গেল অবশ্যই ভুল বড় ভুল তাই না আসলে আরবি হচ্ছে দদ এমন একটি শব্দ আরবি ভাষাতেই আছে অন্য কোনো ভাষায় নেই সেই জন্য কোরআন পড়েছেন তখন শাহর রমাদান আবার যারা দাল পড়ে তারাও জাহেল আর একবারে জিম পড়ে বা যা পড়ে তারাও জাহেল হ্যাঁ, দুটোই ভুল হ্যাঁ। তারা দুটোই অজ্ঞতা আর এই নিয়ে কিন্তু দদ আর জদ নিয়ে খুব ঝগড়া ইন্ডিয়া বাংলাদেশে দদ পড়বো না জদ পড়বো জল্লিন পড়বো না দল্লিন পড়বো হ্যাঁ দুটোই দল হচ্ছে অজ্ঞ আর দুই অজ্ঞ দলে ঝগড়া জি হ্যাঁ। আসলে আরবিকে এই জন্য লোকাত দদ বলা হয় মানে এমন ভাষা আরবি ভাষা যেই ভাষাতে শুধুমাত্র এই দদ শব্দটি আছে অন্য কোন ল্যাঙ্গুয়েজে নেই কোথাও খুঁজে পাবেন না এখন এই অন্য ভাষাতে যখন ট্রান্সফার করতে যাচ্ছি তখন আর দদ কি তখন ঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে না ওই জন্য ইংরেজিতে লিখতে ডিএইচ জি দুটো দিয়ে হ্যাঁ দুটো অক্ষর দিয়ে লিখতে হচ্ছে তাই না বাংলাতে কোন দিকে নিয়ে যাব হয় রমজান বলবো আর না রমদান বলবো কথা বোঝা গেছে তা আমরা যখন বাংলা ভাষাতে রমজান মাসকে কি বলছি রমজান বলছি না রমজান বলছি রমজান বলছি তার মানে এটা প্রমাণ করে যে এইটা দদ না আর জদ না মানে দললিনও না জল্লিনও না তবে জয়ের দিকে কাছাকাছি জয়ের এদিকে কাছে কাছে জি হ্যাঁ এই কথায় আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ বলেছেন তার আশরাফুল কেরাত একটি কিতাব আছে বা জামালুল কোরআন মনে হয় একটি কিতাব আছে তাতে জামালুল কোরআন না জামালুল কোরআন কিতাব আছে কেরাতের ওপর তাতে তিনি লিখেছেন যে এই দদ শব্দটি হ্যাঁ দাল করে উচ্চারণ করাও ভুল আর জিম হ্যাঁ উচ্চারণ করাও ভুল তবে এটা জয়ের কাছাকাছি ত মানে তৈ যেটা বলি মানে ত আর তারপরে জয়ের কাছাকাছি তাহলে বোঝা যাচ্ছে এটা একটা উক্তি বললাম আসলে থানবীর আর সেটা হানাফি জগতের তিনি হাকিমুল মোহাম্মদ সেজন্য সেটা এক শক্তিশালী দলিল তার কারণ তারাই বেশি মারামারি করে যে দলিন বলা দল্লিন দল্লিন না কেউ যদি উচ্চারণ ঠিকভাবে করতে পারছে না তখন জলিন পড়ে তো খুব বড় আপত্তি তুলে তো তাহলে রমজান মাস কেন বলছো রমজান মাস বলো তাহলে রমজান মাস কেন বলছে না বোঝা গেছে কিনা এটা দও না আর জ না কিন্তু জয়ের কাছাকাছি জই যেটা তৈ জই বা ত জয়ের কাছাকাছি মাসির মাসিরাত শাহরিন আমার হাউজ হচ্ছে এক মাসের হ্যাঁ দূরত্ব এইদিকে ওইদিকে এক মাস এক মাস করে মা ও আবিয়াজ মেনাল্লাবান তার পানি হচ্ছে দুধ চাইতেও সাদা আর তার সুগন্ধি ঘ্রাণ হচ্ছে মৃগ নাভি থেকে তৈরি যে সুগন্ধি মূল্যবান আতর পৃথিবীতে হচ্ছে মৃগ নাভি থেকে যেটা তৈরি হয় পৃথিবীতে দুই রকম আতর সেন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা হচ্ছে আগর কাঠ থেকে যেটা উদে হিন্দি বলা হয় আগর কাঠ থেকে তৈরি যে কাঠগুলি আরবরা জ্বালায় হ্যাঁ এই কাঠ দিয়ে তৈরি যেটাকে উদ বলে আর আরেকটা হচ্ছে মিস্ক জি মিস্ক আম্বার কি বলে মিস্ক আম্বার জি মিস্ক যে রয়েছে তার চেয়ে বেশি সুগন্ধিময় তার গ্লাস গুলি কুজের তার গ্লাসগুলি কুজ মানে কাপ গ্লাস পানি পান করবে যে গ্লাস এসে গ্লাসগুলি হবে আকাশের তারকা সমান মানে পরিমাণের দিক থেকে মানসারি বা মিনহু সেখান থেকে যে পান করবে লাজমা আবাদান কখনো পিপাসিত হবে না বখারি মুসলিম এই হাদিস রয়েছে সেই বখারি ছয় হাজার পাঁচশো উনআশি নম্বরে মুসলিম দুই হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস তারপরে দেখেন সেরাত সম্পর্কে যেটাকে পুল সেরাত বলেন পুল সেরাত বলাটা ওই রকমই যেমন সবে কাদারের রাত বলা আমাদের দেশের লোকের কি বলে সবে কাদারের রাত রাত মানে সব সবে কাদার মানে মর্যাদার রাত সব শব্দটি ফার্সি শব্দ ফার্সির প্রভাব বেশি যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানে এক যুগে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল মোগল আমলে মুসলিম আমলে সেই জন্য তো সবে কাদারের রাত ডবল রাত হলো না সবে কাদার সব মানে রাত আর আবার রাত লাগাইলেন আর যারা আরবি দিয়ে বলে কি বলে লাইলাতুল কাদারের রাত কি বলে লাইলাতুল কাদারের রাত লাইলাতুল মানে তো রাত তো এই ভাষাগুলি ভুল আসলে প্রয়োগ ভুল কিন্তু মানুষ ভুল বলে বলে এমন গাড়ি চালিয়ে দিয়েছে আর ব্রেক থামছে না ব্রেক ফেল হয়ে গেছে কথা বোঝা গেছে কেউ যদি সহি বলে তো আজগবি লাগবে আজব লাগবে যেমন আমি যদি বলি হ্যাঁ যে জাহান নামের পিঠে পুল হবে আরে পুল বলছে শুধু পুল সেরাত বলতে জানে না আমারটাই বল ধরে বসে থাকবে তাই না যদি বলে সেখানে সেরাত হবে একটা হয় সেরাত বলবো না পুল বলবো তাও বলবো কি যে বলছে সেরাত সেরাত নতুন কথা শুনলাম নাকি জাহান নামের ওপরে সেরাত হবে কিন্তু ওইটাই যদি বলি যে পুল সেরাত হবে হ্যাঁ এবার ঠিক বলেছে জি হ্যাঁ মানুষের অজ্ঞতার কারণে যে সহি চলে তাকে ভুল বলে ভাষার ক্ষেত্রে যদি হয় তো আকিদার ক্ষেত্রে তো হবেই এক আল্লাহর এবাদত করতে বললে আবার মাজার পূজারি তারা বলছে এটা তো গোমরা এক আল্লাহ আল্লাহ এত করে সব দিবে তাহলে অলিয়া উলিয়াকে কি কাজ আল্লাহ পয়দা করেছেন অলিয়া আল্লাহকে কি অলিয়া উলিয়াকে গস কুতুবকে কেন পয়দা করেছেন হ্যাঁ তাদেরকে তো এই জন্য পয়দা করেছেন এই গুমরাদের আকিদায় যে এরা সবকিছু ভাগ বন্টন করে দিবে আর সবকিছু কি রাষ্ট্রপতি দিতে পারে সবকিছু প্রধানমন্ত্রী দিতে পারে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী আছে পররাষ্ট্র মন্ত্রী আছে খাদ্যমন্ত্রী আছে তো এই প্রতিরক্ষা মন্ত্রী আছে মন্ত্রী সব এগুলো অলি আউলিয়া গৌস কুতুব জিলানি চিস্তি এগুলোকে কি করে দিয়েছে সব বিভিন্ন মন্ত্রী দফতর ভাগ করে দিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলমিনের এই মুশ্রিকিনরা কথা বোঝা গেছে তো হক কি বাতিল মানি করা হচ্ছে আর বাতিলকে হক মনে করা হচ্ছে অজ্ঞতার কারণে এই হচ্ছে মুসলিম জাতির অজ্ঞতার অবস্থা এখন আসেন সেরাত লেখক কি বলছেন শেখ সালিফ ফাজান আস সেরাত ও মানাহু তার অর্থ কি সেরাত মানে কি ও মাকান ও এ সেরাত যে পুলটা হবে হবে কোথায় অসেফাত মরুরিন না সে আলিহি আর মানুষ কিভাবে এর উপর দিয়ে পার হবে বলছেন অসেরাত মানুষ আলামাতের জাহান্নাম এই পুল কায়েম করা হবে আল্লাহ মাতনে জাহান্নাম জাহান্নামের ওপরে মাতনুন মানে পিচ মাতনুন নয় পিচ জাহান্নামের পৃষ্ঠ দেশে মানে জাহান্নামের ওপরে ওহুয়াল জিস্র এই সেরাত হচ্ছে জিস্র জিস্র মানে ব্রিজ জিস্র মানে কি ব্রিজ সেরাত মানে ওই ওই সেরাত এমনি রাস্তাকেও বলা হয় যেগুলো স্থল রাস্তা সেটাকেও সেরাত বলে কিন্তু এই সেরাতটা হচ্ছে হ্যাঁ, ব্রিজ রাস্তা এই জন্য এই বাহারান ব্রিজকে আরবিতে কি বলে ওখানে দেখবেন লিখা আছে জিসরুল বাহারেন কি বলেন জিসরুল বাহারেন আর না হলে এটা আছে নাম হচ্ছে জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ বাদশাহ ফাহাদ রহমার যুগে যেহেতু এটা তৈরি হয়েছে তিনি তৈরি করেছেন এবং সৌদি আরবকে বাহারেনের সাথে লাগাবার ব্যবস্থা করেছেন রাস্তা রাস্তা না কোনো রাস্তাই ছিল না কোনো রাস্তা ছিল না হয় আকাশ পথে যেতে হতো আর না হলে আপনার পানি জাহাজে বা যেতে হতো আপনার পানিপথে যেতে হইত তো এই রাস্তাটা ওনার যুগে হয় এর নামকরণ হয়েছে কি জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ কসবি জি ওখানে লেখা আছে জিসর দেখবেন তো জিসর এই ব্রিজ বা পুল আল্লাহ জান্নাত যা জান্নাত এবং জাহান্নার মাঝখানে হবে জান্নাত আর জাহান্নার মাঝখানে এই পুল হবে আমালহিম লোকেরা অতিক্রম করবে তার ওপর দিয়ে তাদের আমল অনুযায়ী আকিদাও একটা আমল আকিদা হচ্ছে অন্তরের আমল ওটাও আকিদা অনুযায়ী কারণ নামাজ অনেক বেশি নামাজের আমল অনেক বেশি আছে শারীরিক দৈহিক বাচনিক আমল জিকির আজকার তসবি অনেক বেশি আছে কিন্তু আকিদার আমল বরবাদ সিরকি আকিদা তাহলে ওখানে ফেল এই জন্য আমল বলতে এটা কখনো বুঝবেন না যে আমল মানে শুধু মুখের আমল আর শরীর আমল এই সলাত নামাজ সিয়াম রোজা তারপরে জাকাত হজ আর তসবি তাহলিল জিকির এগুলি শুধু আমল এগুলো হচ্ছে এবাদতগত আমল হ্যাঁ কিন্তু তার আগে অন্তরের আমল অন্তর আমল হচ্ছে দিনী বিশ্বাস ধর্মীয় বিশ্বাস সেটা সঠিক হইতে হবে ওইটা আগে আর তারপর আমলের অন্তর্ভুক্ত আখলাখ চরিত্রগুলো আপনার চরিত্র ভালো না মন্দ আপনি আপনার চরিত্র আচার আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন না মানুষের উপকার করেছেন হ্যাঁ মানুষকে ধোকা দিয়েছেন না মানুষের আমানত রক্ষা করেছে ইত্যাদি যে সব আখলাখের দিক আছে ওগুলো আমল তাহলে আমল শব্দটি এমন ব্যাপক যেটা আকিদাকে সামিল এবাদত বন্দীকেও সামিল আর আখলাক মামলা চাল চলন সবকিছুকে সামিল জি হ্যাঁ আমালুল কল হৃদয়ের আমল আমালুল লেসান জবানের আমল বাচনিক ইবাদত আমালুল জওয়ারে বা আমালুল জাসাদ হ্যাঁ বডির আমল হ্যাঁ যেমন রোজা শ্যাম পালন করছে গোটা শরীর শ্যাম পালন করছে রোজা রাখছে সলা তা দেখছে নামাজ পড়ছেন মাথাতে পাপড় যত সব অঙ্গ প্রত্যঙ্গ আর উকুসিজদা ক্যাম সবকিছুতে অংশ নিচ্ছে শারীরিক ইবাদত আর আর্থিক এবাদত জি আমালুল মাল ধন সম্পদের এবাদত জি এইরকম আমলের অনেক দিক রয়েছে কিন্তু আমল মানুষের ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল তো আমল অনুযায়ী মানুষ ওর ওপর দিয়ে পার হবে ফামিন হোমাইয়ামর কালাম হিল বাসার এমনও মানুষ হবে অসংখ্য মানুষ যারা এই পুলের ওপর দিয়ে পার হবে চোখের পলকে বাসার মানে দৃষ্টি চোখ আল্লামোহন মানে হচ্ছে পলক চোখের পলক একবার এত দ্রুত বেগে অমিন হুমাইয়ামরু বার্ক আর কেউ কেউ পার হবে বিদ্যুতের গতিতে বিদ্যুৎ কত গতিতে চলে আপনারা জানেন যারা বিদ্যুৎ সম্পর্কে পড়েছেন কারেন্ট কত আর এই বার্ক থেকে হচ্ছে বোরাক যে বোরাকে নবী করিম সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ইসরাই হ্যাঁ, নৈশ ভ্রমণে মেরাজ যে ঘটনায় অমিন রি আর কেউ কেউ এই পুলের উপর দিয়ে পার করবে কিসের মতো হ্যাঁ ঝড়ো হওয়ার মতো ঝড়ের মতো ঝড় বাতাস যেমন বেগে চলে অমিন কাল ফারাস আর কেউ কেউ এমন হবে যারা ঘোড়ার গতিতে চলবে ঘোড়াও স্পিডে মোটামুটি চলে কেমন ঘোড়া কাল ফারাসের জওয়াজ দ্রুতগামী ঘোড়া জি অলস ঘোড়া নাই অমিন মাইয়ামর কারিকাবিল এবেল আর কেউ অতিক্রম করবে উটের মতো উঠ তো বুঝতে পারছেন আস্তে আস্তে চলে হ্যাঁ, অমিন হোমাই আদু আদুয়ান কেউ দৌড় দিবে একটু করে হ্যাঁ দৌড়বে মানে উঠের সমান হয়তো চলতে পারছে না অমিন হোমাইয়াম সিমাসিয়ান কেউ আস্তে আস্তে হাঁটবে অমিন হোমাই আজহাফ জাহাফান কেউ পাছাই ভর দিয়ে চলবে জাহাফ হচ্ছে পাছাই ভর দিয়ে নিতম্বে ভর দিয়ে চলা যে এরকম মানে আমল একেবারে খারাপের দিকে যাচ্ছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে নিচে নামছে আর কেউ কেউ হবে যাকে নুচা হবে নুচা আমরা সহজ মশাই নুচা বলি চারিদিকে হ্যাঁ যে লোহার হ্যাঁ লোহাগুলিকে বাঁকা করা আছে আমরা আঁকুড়া বলি কি বলবেন এটাকে কি বলেন আপনারা বলেন সদ্য মাসা যে জানবে সে বলবেন হ্যাঁ বাংলা ভাষাবিদরা জি জি হ্যাঁ লোহা আছে আর লোহাতে এইভাবে বাঁকা করা আছে আর একটু ধারালো করা আছে একটু লাগালে জি আঁকড়া হ্যাঁ হ্যাঁ আঁকড়া ওইটা আঁকড়া বলছে ঠিক আঁকড়া ঠিক জাজাকাল্লাখের জি অনেকে হবে যাদেরকে আঁচড় লাগবে সুহান আঁচড় লাগবে আর জখম আহত হবে আর এই করতে করতে অনেকে জাহান নামে চলেই যাবে বরং অধিকাংশই জাহান নামে যাবে অয়ুল কাফি জাহান নাম জাহান নামে নিক্ষিপ্ত হবে ফাইনাল জিসরা আলী কালা আলিব কারণ এই পুলের ওপর অনেক আঁকড়া থাকবে অনেক আঁকড়া থাকবে কাঁটা তারের বেড়া চিন্তা করেন আপনি যদি দুনিয়ার এইরকম হয় তাহলে আল্লাহ রাবুল আলমের আজাবের জাহান নামের কিনা হইতে পারে নাসাবি মানুষকে আঁচড় দেবে তাদের বদ আমল অনুযায়ী এখানে আমল বলতে খারাপ আমল অনুযায়ী যার যত খারাপ আমল তার তত শরীরে আঁচড় লাগবে এমনকি শরীর ক্ষত বিক্ষত হয়ে গোস্ত সব আঁচড়ে নেবে গোস্ত নিয়ে যাবে আর ওই অবস্থায় জাহান নামে ক্ষত বিক্ষত হয়ে খুব খারাপ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে আমল অনুযায়ী মানে খারাপ আমল অনুযায়ী এই ছিল হাদিস এই হাদিস ও সহি বখারি মুসলিমে রয়েছে এই মর্মে যে হাদিস গুলি রয়েছে অনেকগুলি হাদিস রয়েছে হাদিস সহি বখারি মুসলিমে রয়েছে এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে সেরাত যার মানে পুল বললাম সেরাতের শাব্দিক অর্থ আত্মারিকুল ওয়াজে সেরাত মানে হচ্ছে স্পষ্ট রাস্তায় ক্লিয়ার রাস্তা রাজপথ বলতে পারেন কারণ রাস্তা মেলা রকম হয় রাস্তা মেলা রকম হয় জি হ্যাঁ দেখেন আমরা কোনটাকে রাজপথ বলছি কোনটাকে কি বলছি ফুটপথ ফুটপথ বলছি কোনটাকে হ্যাঁ হ্যাঁ গ্রামের রাস্তা চিপা রাস্তা প্রশস্ত রাস্তা মেলা রকম রাস্তা আছে বিশেষ করে আরবি ভাষাতেও এরকম মেলা শব্দ রয়েছে আরবি ভাষাতে মেলা শব্দ রয়েছে যেমন ইংরেজিতে একটাকে রোড বলছেন আরটাকে স্ট্রিট বলছেন আরটাকে লেন বলছেন হ্যাঁ তাই না আরো কিছু মেলাগুলো আছে এরকম বলছেন যে স্পষ্ট রাস্তা মানে রাজপথকে সিরাত বল অমাফিসার শরীয়তের ভাষায় এই জিস মানে এই যে পুলের কথা বলা হচ্ছে এটা কি ওহল জিস আল্লাহ জান্নাত এমন একটি পুলকে বোঝানো হয়েছে যেটা জান্নাত জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে এই যে পুলের বিষয়টি আসলো বা পুল সেরাত বুঝাই পুল সেরাত বলি ভুল হইলেও যাতে করে হ্যাঁ, প্রাথমিক পর্যায়ের যারা ইসলাম শিখছে মুসলিম সমাজের তাদের বুঝতে সুবিধা হয় যদি আমি ভুল বললাম তাই না এর ওপর আহলসনাতাল জামাতের বিশ্বাস রয়েছে ও আহলসনাতাল জামাত ইয়মেনা বিশ্বরাত আল মানসু আলামাত জাহান্নাম আহলসনাতাল জামাত যাদেরকে বলা হয় তারা বিশ্বাসী যে জাহান্নামের ওপরে পুল স্থাপন করা হবে আর তার ওপর দিয়ে মানব জাতি সকলে অতিক্রম করবে সকলে অতিক্রম করবে পুল এই কথা কোরআনে কেরিমে আছে এটা কোরআনে কেরিমে পুল বোঝানো হয়নি এখানে ওয়ারিদ মানে ওয়ারিদুল্নার জাহান নামে নামবে না মানে জাহান নামের এই পিঠের ওপর যে পুল লাগানো আছে এর ওপর আসবে না এমনটা কোনো ব্যক্তির হবে না আম্বিয়া রসুলগণ থেকে শুরু করে সকলকে এই পুলের ওপর দিয়ে পার হইতে হবে মুসলিম কাফের সৎ অসৎ হ্যাঁ স্থায়ী জাহান্নামী অস্থায়ী জাহান্নামী হ্যাঁ বিনা হিসাবে জান্নাতি হিসাবের পরে জান্নাতি আজাবের পরে জান্নাতি সকল স্তরের মানুষ আমি যে এই যে ক্যাটাগরিগুলি বললাম তার মানে এইরকম ক্যাটাগরি অনেক হবে জান্নাতি জাহান্নাবিদের বুঝা গেছে না তো সকলকেই পার হইতে তোমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লাম আরে দোহা যে এই জাহান নামে নামবে না মানে জাহান নামের ওপর দিয়ে পার করবে না মানে সকলকে পার করতে হবে কান আল্লাহ রব্বে আল্লাহ বলছেন যে তোমার রবের এটি চূড়ান্ত ফেসালা তোমার রবের চূড়ান্ত ফেসালা সুম্মানুনা জিল্লাদিন আত্মাকাও হ্যাঁ জাহান নামে তো নামবে সবাই কিন্তু তারপরে আল্লাহ বলছে অতপর আমি পরিত্রাণ দেব মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা আল্লাহ ভিরু আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে বেঁচেছে আল্লাহ হাবুল আলমিনের ফরমানি করেনি কিসের জন্য আল্লাহর ভয়ে আল্লাহ রব্বুল আদেশগুলি পালন করেছে ফরজ অজেব পালন করেছে কেন দেখা দেখি আরে সবাই নামাজ পড়ে আমি পড়বো না এটা কেমন কথা হলো এরকম না না না আল্লাহর ভয়ে ফরজ অজেব আদায় করেছে ফজর পরে আল্লাহর ভয়ে কাউকে দেখাবার জন্য সলাত আদায় করলে নামাজ পড়লে আমি কে খুশি করব না নাখোশ করব না কে কি বলবে না বলবে ওইসব দেখা দেখি না আল্লাহকে রাজি করতে হবে এটা আমার প্রথম কাজ এই জন্য আল্লাহ আমাকে পয়দা করেছে যিনি স্রষ্টা তার হক আগে তারপরে বাপ মায়ের হক তারপরে অন্যের হক এটা হচ্ছে তাকুয়া জি হারাম কাজ পাপ কাজ অনেকে করেন না কেউ বদনাম নিতে চায় না সেজন্য করেন এটা মানুষের কাজ নাকি কি বলবে লোক আমি এরকম কাজ করবো নাকি পাবেন নাকি জান্নাত পাবে না না এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না অনেকে পাপের কাজ কারণ তার মানবতার খাতিরে এটা মানুষের কাজ মানবতা বিরোধী কাজ আমি কোনো নিশা করি না এমনকি জ্বর জর্দা খাই না এমনকি পানও খাই না হালালও খাই না হারামও খাই না আমি বলছি না যে খুব হালাল খুব ভালো জিনিস পান কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশের অনেকে নিজে গৌরব করে যে আমার কোনো নেশা নাই নেশা তো আসল মাদক দ্রব্য কিন্তু কোন নেশা মানে ও চা খায় না এটাই নাকি খুব ওর ও খুব ভালো বৈশিষ্ট্য বলছে আমি চায়েরও নিশা রাখি না কত ভালো মানুষ কত ভালো মানুষ কিন্তু ওকে জিজ্ঞেস করেন পাঁচ আক্তার নামাজটা আমার ফজরে না ওইটা করি না তবে আমি চাটা কিছু খাই না নিশা করি না কত যে ভালো মানুষ না না তো এগুলি আসলে অজ্ঞতা মুসলিম সমাজে আল্লাহর ভয়ে মানবতার খাতিরে নয় মানবতার খাতিরে অনেক অমুসলিম ভালো কাজ করে ভদ্রভাবে বসতে দেওয়া অত জানো করে নাই লাঞ্ছিত অপদস্থ করে জি জাহান নামে নিক্ষেপ করা হবে তো এটা ওই পুলের কথা যে সেরাত ওই সেরাতের উপর দিয়ে সবাই পার হবে মোত্তাকিরা পার হয়ে যাবে তাকাও আর জালেমরা মুসলিম সমাজের জালেম যাদের গনা নেকির চাইতে বেশি হয়ে গেছে আর কাফের বেদিন যারাই রয়েছে ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গ করেছে হ্যাঁ বড় বড় শির করে মারা গেছে বিনা তবাই মারা গেছে তাদেরকে আল্লাহ জালে বলেছেন ওদেরকে আমি ছেড়ে দেব জাহান নামে আছাড়া খেয়ে খেয়ে পড়বে ওনাজারো জালেমিনা ফিয়া আর নত জানুয়ে জামাতে বিশ্বাস করে পক্ষান্তরে মোতাজেলাদের একজন পণ্ডিত ছিল তার নাম হচ্ছে আব্দুল জব্বার আল মোতাজেলি এবং তার বেশ কিছু অনসারী ভক্ত ছিল তারা এই পুলের অস্বীকার করেছে এই পুল সে রাতকে অস্বীকার করেছে জাহান নামের ওপর ভুল হবে না এবং তারা বলতে চেয়েছে যে এই সেরাত মানে হচ্ছে জান্নাতের রাস্তা না হয় জাহান্নামের রাস্তা ও ওই জাহান্নামের পিঠের ওপর যে একটা পুল হবে যেটার নাম হচ্ছে সেরাত এটা তারা মানে না এইরকম গুমরা জি তারা বলছেন বাতিলুন এই মতাজেলির কথা হচ্ছে বাতিল এবং সেটা সহি স্পষ্ট দলিল প্রমাণকে অস্বীকার করা সাহিহা বেগাইরে বোরহা বিনা দলিলে সহি সহি দলিলকে প্রত্যাখ্যান করা অলওয়াজিব হামলু নসুস আলা জাহেরাহা আর মানুষ একজন মুসলিমের ফরজ হচ্ছে যে যেসব দলিল আছে সেগুলির বাহ্যিক অর্থের ওপর আমল করবে সুতরাং এসবে বিশ্বাস করবে আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই পুলের সাথে সংশ্লিষ্ট পুলকে আরবিতে কি বললাম সেরাত আর এই আলোচনা যেটা আজকে করব তৃতীয় পয়েন্ট হাউজ আর তারপরে সেরাত আর তারপরে হচ্ছে তিন নম্বরে কান্তারা কান্তারাতন মানেও ব্রিজ কান্তারাতন মানে কি হয় ব্রিজ জি হ্যাঁ আমাদের সে ব্রিজ মেলা রকম নামে আছে ছোট ব্রিজ গুলো একবার ছোট্ট থাকে বলে কি বলে কালভেট হ্যাঁ, হ্যাঁ জি কালভেট বলে ঠিক তো ঠিক কান্তারা ছোট ধরনের ব্রিজ বা ব্রিজের একটা অংশ এই সেরাতের একটা অংশ বলবো ওলামারা এই কান্তারা সম্পর্কে বলেছেন কান্তারা সম্পর্কে যেহেতু সেপারেট হাদিস রয়েছে এই পুল ছাড়া সেরাত ছাড়া এটি একটি আখেরাতের হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বাস করতে একজন মুসলিমকে বলছেন শেখ সালিফ হাফিজাহ আল কান্তারা তো বেন আল জান্নাত আর জান্নাত এবং জাহান্নার মাঝখানে ছোট্ট একটা ব্রিজ যখন সেরাত পার হয়ে আসলেন মানে বড় পুল পার হইলেন বলছেন শেখুল ইসলাম ইবিন তাইম রাহমাল্লাহ তালা ফামান মার্রা আলা সেরাতে সুতরাং যারা পুল পার হয়ে যাবে তো এখন জান্নাতে যাবে দাখালা জান্না জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার আগে এখন এখানে থামিয়ে দেওয়া ফায়দা আবারু আলিহে যখন তারা পার হয়ে যাবে এই বড় পুল যেটা সেরাত ওকিফু আলা কান্তারাতিন বেনাল জান্নাতে ওয়ান্নার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছোট্ট ব্রিজে তাদেরকে থামিয়ে দেওয়া হবে তামো এখানে এখন ওকিফু সেখানে গিয়ে একজনের আর একজন থেকে প্রতিশোধ কেসাস না হবে বদলা এখন প্রতিশোধ শুরু হবে এ বদলা নেওয়া শুরু হইল ফায়দা হুজলেবু অতপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হইল অন্যকু আর সাফ সুতরা করে নেওয়া হইল ক্লিন করে নেওয়া হইলো এখনো ক্লিন হয়নি কারণ তোমার সব বেশি হইল মাসাল আকিদাও ঠিক ছিল সহি আকিদার ভাই দিনই ভাই বোঝা গেছে না আর পাঁচাত্তর সালাত এগুলো সব ঠিক ছিল সেয়াম রমজান মাসের রোজাও ঠিক ছিল জাকাত হজ উমরা সৌদি আরব এসেছেন হজ উমরাও ঠিক ছিল কিন্তু মানুষে টাকা পয়সা নয় ছয় করেছেন বা নদীর ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার ছিলেন আর কিছু লেবার বা কিছু লোককে ভিসা দিয়ে নিয়ে এসছেন আর খুব জ্বালাতন করেছেন পেরেশান করেছেন এক তো টাকা খেয়েছেন ভিসার ব্যবসা হারাম আর তারপরে নিয়ে আসার পরে কত যে পেরেশান করেছেন একামা নিয়ে আর পাসপোর্ট নিয়ে আর তাদের কাজকর্ম নিয়ে এইসব কত লোক যে ফাঁসবে এইরকম আল্লাহ আল্লাহ বলবেন যে থামো এখন ফাইকাসলে বাদ একজনের অপরজন থেকে এখন কেসাস বদলা শুরু হইলো দাও এখন এখন পেমেন্ট করা ফায়দা দেবু যতক্ষণ পর্যন্ত এই সব নাপাকি পাপ হচ্ছে অপবিত্রতা নোংরামি এই নোংরামি থেকে নাপাকি থেকে এই পাপাচার মানুষের যে জুল অত্যাচার করেছে এগুলোতে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হবে জান্নাত যাওয়ার অনুমতি হবে না জান্নাত যেতে পারবে না অতপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সাফ সুতরা করে না হবে ক্লিন হয়ে গেছে এখন মানুষের বদলা দিয়ে নেকি দিয়ে ওখানে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যদি হয়ে যায় তাহলে তো জাহান্নামে যেতে হবে তাহলে আবার জানো রিটার্ন যাও কারণ তুমি পার হয়ে গেছো তোমার এবাদত বন্ধে গিয়ে আকিদা দিয়ে পার হয়ে গেছিলে কিন্তু যেহেতু তুমি মানুষের হক নষ্ট করেছো ওদের এখন তো তোমার কাছে টাকা নেই যে টাকা দিয়ে তুমি পেমেন্ট করবে আর তুমি এদের জুল অত্যাচার করেছো সুতরাং এখন নেকি তোমার নিয়ে গেছে জানেন না ওই সর্বহারা হাদিস শুনেছেন না শোনেন কে বলতে পারে সর্বহারা হাদিস জানো সর্বহারা কে সর্বহারা মাফি ফুলুস যার ফুলুস থেকে মুফলেস যার কাছে একটা পয়সা করি নেই ওকে সর্বহারা বলে দুনিয়াতে কিন্তু আখেরাতে হাসরের মাঠে সর্বহারা কি সর্বহারা বাংলা বুঝেন তো না বাড়ি না ঘর না পয়সা না করি কিচ্ছু নেই কাজ কাম কিচ্ছু নেই ফুটপাতে বাস করে আর তা দুরনামায় তোমরা জানো কি সর্বহারা কে তখন সাহাবিরা বললেন আল মুফলেসফিনা মাল্লা দিরহাম আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না দিরহাম টাকা কড়ি আছে না ওয়ালা মাথা না কোনো মাল সামান আছে আসবাবপত্র আছে কিচ্ছু নেই তার কাছে বিছানা পত্র নাই কিছুই নেই ফুটপাতে থাকে কেউ খেতে দিলে খেলো না হলে পড়ে আসে নবীন বলেন না না এটা তো দুনিয়ার সর্বহারা আরে আখেরাতে সর্বহারা শোনো ইন্নাল মুফলেসামিন উম্মাতি মাইয়াতি আমাল কিয়ামাত বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আমার উম্মতের সর্বহারা মুফলে সোরা যারা সালাত নামাজ নিয়ে আসবে পাহাড়ের মতো হ্যাঁ আসবে হ্যাঁ সব আছে ওয়াতি হাজা ওয়া হাজা ও কাজাফা হাজা হাজা কাউকে গাল দিয়েছে হ্যাঁ, কারোকে মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে মেরেছে কারো টাকা পয়সা বেমানি করেছে হ্যাঁ কাউকে খুন করেছে কারো জুলুম অত্যাচার করেছে কারো টাকা পয়সা নিয়ে দেয়নি কারো জমি চেপেছে ইত্যাদি ইত্যাদি ফাইউ তাহাজামিন তেহি সবাই আসবে দাবিদাররা এই জায়গাতে আসবে এই খানতারাতে একে নাকি দেওয়া হবে ওকে নাকি দেওয়া হবে ওকে নাকি দেওয়া হবে ফাইন ফানিয়াত হাসানা হাসানাত হু কাবলাইকদামা আলাইহি সহিব হাদিস তার নেকি যদি শেষ হয়ে যায় আরো আছে লাইন ধরে আছে মানুষ কিনার জন্য অধিকার পাওনা নেওয়ার জন্য যে কাছে পাবো পাওনা পাবো পাওনা পাবো নেকি শেষ ওরা তো এখনো লাইনে আছে তখন ওদের বলি তো নেকি শেষ আর কি দিব তোমাদের এক কাজ তোমাদের গোনা আছে বলছে আল্লাহ আমাদের গোনা আছে গোনার কারণে আমাদের জানাবি যাচ্ছে আল্লাহ বললেন যে তোমাদের গোনাগুলি এর কাঁধে চাপিয়ে দাও এর আমল আমাদের চাপিয়ে দাও জি ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইউকজা আলিহি ওখিজা তার গুণাগুলি নেওয়া হবে এই পাওনাদার যারা আছে ওদের গুণাগুলি নেওয়া হবে ফাতুর ফাতুরেহা তালে গুণাগুলি এর উপর চাপিয়ে দেওয়া হবে সোম্মতুরিয়াফিনা তারপর এই লোকে জাহান নামে ফেলে দেওয়া হবে নবী করিম সাল্লাহ হাদিস এ হচ্ছে আসল সর্বহারা দুনিয়ার গরিব কোনো সর্বহারা না আজকের গরিব কালকে আমির আজকের আমির কালকের গরিব হ্যাঁ বরং গরিব সম্মানজনক হায়াত পাচ্ছে সম্মানজনক ইজ্জতের সাথে চলাফেরে করছে ইজ্জতের মত মরছে আর বড় বড় হ্যাঁ রাজা ধীর রাজা এমন ভাবে মরছে যে গরু ছাগলের চাইতে ভালোভাবে মরে জি ঠিক না তো কথা হচ্ছে যে আখেরাতের সম্পর্কে চিন্তাশীল হন এই একটা হাদিস নাম জি আগে তর্জমাটা করে নিয়ে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন কি দিয়া হবে তাহলে বুঝতে পারলেন এখন নেকি গুলো দিতে দিতে দিতে নেকি দিয়ে হ্যাঁ, আমি দু চার জনের হক মেরেছিলাম নেকি দিয়ে আমার এখনো নেকি বেঁচে আছে জান্নাত যেতে পারছি তো ভালো কথা জান্নাত চলে যাবেন আপনি আর যদি দেখা যায় না আপনার নেকি দিয়ে প্রায় শেষ এখন গুনার বোঝা বেড়ে গেছে জানবে জান যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সবাইকে ওজেন আলহফি দখলিল জান্নাত তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাতে প্রবেশের নবী করিম সাল্লাহ আরেকটি হাদিস সহি বখারিতে রয়েছে তা শোনে আপনাদেরকে বলছেন নবী করিম সাল্লাম আমাদেরকে আপনাকে আমাকে বলছেন মান কানাতি শোনো কারো ওপর যদি কোন মানুষের কি থাকে অধিকার থাকে পাওনা থাকে প্রাপ্য থাকে জুলুম করেছেন অন্যায় কাজ করেছেন এই পাওনা থেকে গেছে মিন এরুদেহি তার মানিজ্য নষ্ট করেছেন মানিজ্য নষ্ট করেছেন গিবত করে জি হ্যাঁ ধোকা দিয়ে জি ইত্যাদি ইত্যাদি মেলা রকম ভাবে অথবা অন্য ধন সম্পদ এই সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মেরেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন ফালিয়া তাহাল্লাল হোমিন হুলিয়ম আজকেই তার কাছ থেকে অব্যাহতি নিয়ে নিক তাহাল্লুল মানে তার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া ভাই আমাকে তুমি মাফ করে দাও দুনিয়া না হলে আমি আল্লাহর কাছে মাফ পাবো না দুনিয়ায় যদি মাফ নিয়ে নিতে পারেন তাহলে কাজ হয়ে গেল নবী করিম সাল্লাম মতের অপেক্ষা করতে বলেননি যা হবে দেখা যাবে পরকালই হবে না ফালিয়া তাহাল্লাল হু মিনহু আলিয়াউমা এই দুনিয়াতে এখনই অব্যাহতি নাও মুক্তি লাভ করো ক্ষমা চেয়ে নাও অথবা দিয়ে দাও আরে খেয়ে না খেয়ে কোনো চলে যাবে কোন রকম ভালো ভালো খাচ্ছিলে একটু কম খাও খেয়ে ঋণটা পরিশোধ করে দাও ওই দিন আসার আগে যখন না কারো কাছে স্বর্ণ মুদ্রা থাকবে না রৌপ্য মুদ্রা থাকবে না রিয়াল থাকবে না বাংলাদেশি টাকা থাকবে না ডলার থাকবে দিরহাম দিনার ইনকানার আমলুন চলে ওই দিন কেমন করে তাহলে পেমেন্ট করবেন বলছে যদি নেক আমল থাকে ও খেদামিন হোক তাহলে নেকিগুলো নিয়ে যাবে বেকাদের মাজলামাতি যতটা জুলুম অত্যাচার করেছেন অতটা দেন করলাম যদি নেকি না থাকে ওর নেকি নেই নেকি ছিল চলে গেছে দিয়ে দেওয়া হয়েছে অথবা নেকি নেই তাহলে কি হবে খেজামিন সৈয়াতে সাহেবী ওই লোক যে পাওনাদার আল্লাহ এর বিচার করে দাও আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে ওর গোনাগুলিকে নেওয়া হবে ফাহমেলা আলিহে তারপর তার ওপর চাপিয়ে দেওয়া হবে এই পাপির ওপর জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে রাহুল বুখারি সহি বুখারি দুই হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই মর্মে বেশ হাদিস রয়েছে এই ছিল কান্তারা ছোট্ট ব্রিজের কথা এখন এই কান্তারাটা কোথায় হবে এটা জানেন শেখ সরে ফজন হাফেজ তালা এর সম্পর্কে বলছেন যে জাকারা শেখ রাহেমাহুল্লাহ মিম্মা এখন ইয়ামাল কিয়ামতে আল ওকুফ আল কান্তারাহ যে শেখ ইবিন তাইমা রাহিমাহুল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন ছোট্ট যে ব্রিজটা হবে এই ব্রিজের ওপর যে মানুষ অবস্থান করবে পুল পার হওয়ার পরে সেরাত পার হওয়ার পরে বলছেন যে সেরাত পার হয়ে গেল আর যদি কান্তারাও পার হয়ে যায় তাহলে তো কাজ হয়ে গেল জান্নাত পেয়ে গেল বলছেন লাকিন কাবলা দখলি জান্নাহ লাবুদ্দামিন ইসরাইল কেসাস বেনাল মমিনী কাফেররা তো পড়ে গেছে সব কাফেররা কিন্তু যে বড় পুল সেরাত ছিল ওখানে জাহান্নামে সব পড়ে গেছে এখন মমিনদের মধ্যেকার যারা জালেম মানুষরা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন দিক থেকে এরা ফেসা আছে এরা আছে আর যারা যাদের কোনো অসুবিধা নেই তারা তো চলে যাচ্ছে কারো এক পয়সা মেরে খায়নি কারো জুল অত্যাচার করেনি তো চলে গেল পুল পার চলে গেল ওখান থেকে টান দিয়ে কিন্তু এইখানে থামিয়ে দেওয়া হবে কারাকে যার মানুষের হক নষ্ট করেছে মুসলিম সমাজের লোক মুসলিম লোক বলছেন যে ওদেরকে ওখানে থামিয়ে দেওয়া হবে এই জায়গাটা কোনটা বলছে হেয়াল জিসরু অমার্তা ফামিনাল বুনিয়ান এই কান্তারা বলা হচ্ছে ব্রিজ ওয়াহাদিল কান্তারা এই ব্রিজটা কিলা দুটি মত আছে হেয়া তারাফু সেরাতে বলছে এটা ওই যে বড় পুল আছে সেরাত ওর একটা কিনারা তারাফ মানে কিনারা একটা কিনারা মানে জান্নাতের মিম্মা আলী জান্না জান্নাতের দিকে জাহান্নামের দিক থেকে এগিয়ে চলে এসে জান্নাতে যাবেন ওর আগেখানে দ্বিতীয় মত হচ্ছে ওয়াকিলা হিয়া সেরাতুন আখার খাসুন বেমিল মমিন বলছেন যে এটা পুল ছাড়া আর একটা ব্রিজ তাহলে হয় সেটা সেরাতের এক শেষ অংশ আর না হলে সেটা হচ্ছে সেপারেট আর একটি হচ্ছে ছোট্ট ব্রিজ কান্তারা যেটি সেটা মমিন মুসলিমদের জন্য খাস এখানে কাফেররা আশা নসিব হবে না কাফেররা তার আগে জাহান্নামে চলে গেছে খাসম বিল মমিনিন এখানে কেসাস হবে কেসাস যখন হয়ে যাবে আচ্ছা যখন মানুষ নিজের ন্যায্য অধিকার সেখানে দুনিয়ায় ন্যায্য অধিকার পায়নি মনে কষ্ট আছে না নেই কারো টাকা পয়সা বেইমানি হলে বুঝতে পারবেন বা কেউ যদি কারো কাছে মার খেয়ে থাকেন তো ভালো করে বুঝতে পারছেন বিশ বছর ৩০ বছর কি পঞ্চাশ বছরও যদি হয়ে যায় মনে ব্যথা আছে না নেই এই ব্যথা নিয়ে কেউ জান্নাতে যাবে না কারণ জান্নাত কোনো শোকের জায়গা নেই যে দেখেন যে একবার মার খেয়েছেন কারো কাছে অপমানিত হয়েছেন বা টাকা পয়সা আপনার বেমানি করেছে যখনই একবার মনে পড়বে একটা আঘাত লাগবে হালকা লাগুক আর ভারী লাগুক সবার আঘাত একরকম না অনেকের আল্লাহ ভরসা যা মেরেছে মেরেছে কোনো আফসোস নেই ধরেন এই টাকা আমার আসেইনি ইনকাম করিনি আবার অনেকে ওই টাকার জন্য মরি হাইরে যখন হয় তখন বড় নিঃশ্বাস নেয় মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দিবে যে আমার পঞ্চাশ হাজার রিয়াল মেরে নিয়েছে রে দশ হাজার রিয়াল মেরে নিয়েছে ঠিক না তাহলে এই যে আক্ষেপটা পঁচিশ পঞ্চাশ বছর একশো বছরও যদি বাঁচেন মাঝে মাঝে কিন্তু কষ্ট দেয় দেয় কি দেয় না মার খেয়েছেন আজকে থেকে তিরিশ বছর আগে এখনো মাঝে মাঝে মনে পড়লে কষ্ট লাগে হবে না হবে না এই কষ্ট নিয়ে জান্নাতে যাবেন না সব সাফ হয়ে যাবে কোথায় এই জায়গাতে এই কান্তার ওপর এই জায়গাতে তাই বলছেন যে যখন এখানে গিয়ে ন্যায্য পাওনা পেয়ে যাবে এই জন্য আখেরাত হচ্ছে ন্যায্য পাওনার জায়গায় অমুল জাজা মালিক অমিদ্দিন সেখানে সুবিচার পুরোপুরি কায়েম হবে দুনিয়া সুবিচারের জন্য না এখানে দুনিয়ার শাসকরা দুনিয়ার আদালতে বিচার হইতেও পারে নাও হইতে পারে আর আল্লাহ দুনিয়াতে দেব বদলা সবকিছুর এই ওয়াদা করেননি কারণ দুনিয়া কর্ম করার জন্য পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ বদলা দেওয়ার জন্য পাঠাননি যে তুমি খুব সহি আকিদার লোক আর তুমি খুব একবারে নামাজি মুসল্লি আর খুব আল্লাহ তাহাজুদ গুজার সেজন্য তোমাকে খুব সুস্থ রাখবো আর তোমার কেউ একটা পয়সা বেমানি করবে না আর কেউ তোমাকে অপমান করবে না এইসব আদা আল্লাহ করেনি কারণ এটা দুনিয়া বদলার জগৎ না এটা কর্মের জগৎ তবে এর বদলা দেবেন আপনাকে উত্তম বদলা আপনি সবুর করুন আপনাকে উত্তম বদলা আল্লাহ দেবেন বলছেন যে যখন ওখানে ন্যায্য পাওনা মজলুমরা পেয়ে যাবে নির্যাতিতরা পেয়ে যাবে ওয়াকাদ জাহাবা মাফি করুবে গিল এবং তাদের উপর যে আক্রোশ ছিল যে হাই রে তুই জুলুম করেছিস আমার ওপর এটা তখন দূর হয়ে যাবে যাক আমি পাওনা পেয়ে গেছি দুনিয়াতে পেতাম টাকা পেতাম টাকা আমার ছেলেমেয়েরা খেয়ে নিত আমি মরে যেতাম টাকা ওদের হয়ে জমি জায়গা ওদের হয়ে যেত আর আমি ওই যে জমি জায়গা আমার বেমানি করেছে টাকা পয়সা বেমানি করেছে ওর বদলে এখানে নেকি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি জানার চলে গেলাম খুশি হবে না হবে না মনটা ঠান্ডা হয়ে যায় মানুষ যখন বদলা প্রতিশোধ পেয়ে যায় তখন মনটা কি হয়ে যায় শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় জি মনটা জুড়ায় জি তো তাই বলছেন যে যখন এইরকম প্রতিশোধ হয়ে যাবে তখন অন্তরে যে একটা বিদ্বেষ ছিল বা একটা শত্রুতা ছিল বা একটা আক্রোশ ছিল আক্ষেপ ছিল সেটা দূর হয়ে যাবে আল্লাহ এই কথায় সুরা হিজরের আয়াত নম্বর সাতচল্লিশে উল্লেখ করেছেন ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين আমি জান্নাতীদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা বা কষ্ট ছিল দুনিয়াতে কষ্ট দিয়েছে একসাথে চাকরি করেছেন আর কষ্ট দিয়েছে আপনাকে বিভিন্ন দিক থেকে কষ্ট দিয়েছে কষ্ট নেই মনে কষ্ট আছে এই কষ্টগুলি আল্লাহ জান্নাতে যারা আগে কিন্তু অন্তর থেকে দূর করে দেবেন টেনে নেবেন আল্লাহ বলছে নাজান আমি টেনে নেব মাফি সদুর ওদের অন্তরে যে গেলিন যা কিছু শত্রুতা বিদ্বেষ আর কোন রকমের আক্রোশ বা আক্ষেপ আছে আর জান্নাতে যখন চলে যাবে তখন এহওয়ানান সব ভাই ভাই হয়ে যাবে দুশ্মনী ছিল একজন আরেকজনকে খুন করেছে আর এ হয়তো তোবা করেছে বেচারা খুন করার পর তোবা করেছে ওখানে কি কেসাস হয়েছে আর তার অনেক নেকামল ছিল এরকম অনেক হবে তো ওখানে গিয়ে দিল সাফ হয়ে গেছে সবাই একসাথে জালেম মজলুম সেখানে জান্নাতে যদি পৌঁছে যায় এখওয়ান ভাই ভাই হয়ে যাবে আলা সরুরি মোতাকাবেলিন এবং তারা উচ্চ আসনে সামনাসামনি বসে থাকবে সরোর শরীরের বহু বচন শরীর মানে খাট হয় শরীর মানে আসন হয় এখানে আসন বোঝানো হয়েছে আসন আজকালকার আসন সোফা কত যে দামি দামি মানুষ আসন তৈরি করছে বসার জন্য আল্লাহ জান্নাতে যে কি আসন রেখেছেন কল্পনার বাইরে সেই আসনে মোতা সামনা সামনাসামনি বসে থাকবে সামনাসামনি বসাতে একটা মজা আছে কিন্তু যদি সামনাসামনি না বসে যদি কারো পিছনে বসে থাকেন তো মজা লাগবে না ঠিক না জি তো সামনাসামনি জান্নাতে বসে সবাই কথা বলে এখানে যে যারা পরে এসছেন দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে বসে আছেন হ্যাঁ, তারা কিন্তু সামনে একটু হ্যাঁ সামনে অন্যরা আছে ওই ওই যেটা মনের একটা যে চাহিদা যে সামনে থেকে কোনো কিছু পেতাম বা সামনাসামনি কথা বলতাম সেটা পিছন থেকে যদি আপনার ভাইয়ের সাথে কথা বলে যে সামনের কাতার আছে তার সাথে ওই মজাটা পাবেন না আপনি তো জান্নাতের একটি নিয়ামত হচ্ছে যে আলা সরিম মোতাকাবলিন এই কান্তারার হাদিস সহি বোখারিত রয়েছে ছয় হাজার চুয়ান্ন নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি এরপরে আলোচনা হবে নবী করিম সাল্লামের সাফাত সম্পর্কে এবং তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন আট প্রকারের সাফাত আছে আগামী সপ্তাহ বা তারপরের মঙ্গলবার ইনশা আল্লাহ তালা এই আট প্রকারের সাফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ রব আমাদেরকে নেকামলে তফিক দান করেন এবং আল্লাহর হক যথাযথ পালন করার তফিক দান করেন মানুষের হক থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন মানুষের যেন আমাদের হক না থেকে যায় আল্লাহ রাবজন আমাদেরকে দুনিয়াতে তাদের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন না আমাদের দ্বারা জুলুম হয় না আমাদের উপর কারো পক্ষ থেকে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 সম্পর্কে হিসাব দিতে হবে নিজের সময় সম্পর্কে যৌবন সম্পর্কে আয়ু সম্পর্কে হিসাব দিতে হবে মানুষের জ্ঞান বুদ্ধি সম্পর্কে আইল সম্পর্কে এইভাবে জীবনের প্রতিটি নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে অতপর কেয়ামতের মাঠে হাজির করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে লাতুস আলুন ইয়মায়দিন সেই দিন বিচার দিবসে আনিন নাইম প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে যা কিছু আপনার কাছে আছে ছিল এবং আগামীতে আসবে আর তার সাথে আপনার যা করণীয় বর্জনীয় সম্পর্কে আপনাকে আল্লাহ কি করতে বলেছেন কি করেছেন আর আল্লাহ রাবুল্লা আলমিন কি কি নিষেধ করেছেন আর আপনি সেগুলি হয়তো করে ফেলেছেন এসব কিছু সম্পর্কে হিসাব দিতে হবে সেটা হচ্ছে ইয়মুল হিসাব ইয়মুল খেয়ামা ইয়মুল বাস পুনরুত্থানের দিবস এখানে অনেক কিছু ঘটবে আমাদের আলোচনা আল আকিদা আল ওয়াসেথিয়াই চলছে পরকাল সম্পর্কে আল্লাহর প্রতি ইমানের পরে যেসব ইমানের রকমগুলি ছিল সংক্ষেপে বাকিগুলির আলোচনা এবং তার সাথে এখন বিস্তারিত আলোচনা মোটামুটি চলছে আখেরাত পরকাল এবং পরকালের স্তরগুলি সম্পর্কে এক দুটি আলোচনা এর আগে পরকাল সম্পর্কে হয়েছে আজকে আলোচনা রয়েছে প্রিয়নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাউজে কৌসার যা কেয়ামতের মাঠে হবে তার স্থান তার বর্ণনা এ সম্পর্কে এটা একটা সংক্ষিপ্ত আলোচনা আর তারপরে পুল যাকে মানুষ ডবল করে বলে পুল ফার্সি বাংলা উর্দু শব্দ আর সেটাই হচ্ছে আরবিতে সেরাত কিন্তু আমাদের দেশের মানুষরা দুটাকে মিলিয়া বলে পুল সেরাত সেরাত মানে পুল আর পুল মানে হচ্ছে সেরাত জি সেরাত সম্পর্কে জাহান নামের ওপর যে সেরাত কায়েম করা হবে পুল কায়েম করা হবে সে সম্পর্কে আলোচনা হবে আর তারপরে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে আল্লাহ রাবুল্লাহ যেন জাহান্নাম থেকে রক্ষা করেন আমাদের এবং জান্নাতুল ফিরদৌস নসিব করেন জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন মহান আল্লাহ রহমত হাসিলের যেসব উপায় রয়েছে সেই উপায়গুলি দুনিয়াতেই জানার মানার এবং পালন করার তৌফিক দান করেন আলোচনা শুরু করি নবী সাল্লা হাউজ সম্পর্কে বলছেন শেখ সালেউর ফৌজান হাফিজ হাউদুল নবী সাল্লাহ নবী করিম সাল্লা হাউজ অমাকান এবং তার স্থান কোথায় সেটা অসেফাত এবং তার বিবরণ সেটা কেমন হবে হজের পানি কেমন হবে রং কেমন হবে স্বাদ কেমন হবে এবং সেটা পান করলে আপনি কি অবস্থায় থাকবেন ইত্যাদি এবং সেটা কত বড় হবে এইসবগুলোই বলছেন সংক্ষেপে শেখুল ইসলাম ইবিন কিতাবের লেখক অফি আর কিয়ামতি আল মাঠে হাউজ হবে আল মৌরুদ যেটা পানির ঘাট তো মানে ঘাটে নামা যাতে অবতরণ করবে মানুষ মানে যেখানে পৌঁছিবে ঘাটে যায় মানুষ পানি নেওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য বিভিন্ন কাজে আরো যাই তো নবী করিম সাল্লা সাল্লামের হজ হবে যেখানে তিনি অবস্থান করবেন এবং অম্মতেরা যাবে আর সেখানে তাদেরকে পানি পান করাবেন নবী করিম সাল্লামের এই হজ মা ওহু আসাদ্য বেআম মিনাল্লাবান বলছেন তার পানি হবে দুধের চাইতেও বেশি সাদা পানির কোনো রং থাকে না পানি এমন একটি নিয়ামত যে পানির বলতে পারবেন যে কোন রঙের না কালো না সাদা না সবুজ বলতে পারবেন পানি যখন খুব গভীর হয় সাগরে বা কোথাও গভীর পানি তখন দেখে কালো মনে হয় কখনো সবুজ মনে হয় সাগরীকে দেখবেন পানিতে যদি ধুলোবালি থাকে ঘোলাটে থাকে তো মাটির রং খানিক মনে হয় তার পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু আসলে পানি করার রং নেই কিন্তু এই পানি হাউজে কাউসারের পানি হবে আসাধ্য মিনাল লাবান দুধের চাইতো বেশি সাদা ও আহলা মিনাল আসাল আর মধুর চাইতো বেশি মিষ্টি আনিয়াত আদাদ নজুম সামাই সেখানকার পানপত্র জি কত পান পাত্র হবে মানে যেগুলি দিয়ে উঠিয়ে মানুষ হ্যাঁ পানি পান করবে হাউজে আনি এতন মানে পাত্র বর্তন সেগুলির সংখ্যা হবে আদাদ নজম ইসামাই আকাশে যত তারকা রয়েছে নক্ষত্র রয়েছে তার সংখ্যা পরিমাণ জি হ্যাঁ অসংখ্য বলা যাবে যে দশ বিশ পঞ্চাশ কোটি বা কোটি কোটি কোটি আছে না অসংখ্য তার হিসাবই নাই যে কত আছে হিসাব আল্লাহ ছাড়া এই হিসাব কেউ যায় না যে কত তারকা নক্ষত্র রয়েছে আকাশে এই হবে সংখ্যা কিসের হ্যাঁ গুলির হাউজের তাহলে হাউজ কত বড় হবে চিন্তা করুন জি তুলহু শাহরুন তার লম্বাই দৈর্ঘ্য হবে এক মাসের পথ ও আরদহু শাহরুন এবং তার চওড়াই প্রস্থ হবে এক মাসের পথ এক মাস এই দিকে এক মাস এই দিকে সোহান জি এক মাসের সফর এইটা সত্যিকার অর্থ এক মাসের হইতে পারে দূরত্ব আবার এটা দিয়ে অনেক হ্যাঁ লম্বা চড়া বোঝানো হইতে পারে অনেক সময় আমরা খুব বেশি বলতে গিয়ে আমরা কি বলি কোন একটা কিছুর সাথে তুলনা করি হ্যাঁ তুলনা করি না জি তুলনা করি তার মানে ওই সংখ্যা তখন উদ্দেশ্য হয় না মেলা ক্ষেত্রে করি তার মধ্যে যদি কারো কাছে আপনি টাকা পয়সা পান ওর কাছে দশ বিশ বার বা পঞ্চাশ বার গিয়েছেন হয়তো হ্যাঁ কিন্তু তখন কি বলেন আপনি হাজারো বার তোমার কাছে গেলাম বলেন না বলেন না জি হ্যাঁ হাজারো বার গেলাম শতবার তোমার কাছে গেলাম হয়তো দশ বিশ বার গেছেন বা একশো বারই গেছেন এখানে উদ্দেশ্য এই নয় যে এক হাজার বার গেছেন বা একশো বার গেছেন এটা বোঝান না এটা বুঝাতে চাইছেন যে আমি বহুবার তোমার কাছে এসছি ধর্ণা দিয়েছি জি তো এ বহু অনেক বুঝাইতে গিয়ে এই শব্দগুলি ব্যবহার করি এক মাসের পথ আসলে এক মাসের পথ হবে সেটা মানুষের সাধারণ চলাই না অন্য কোনো বেগে আল্লাহ আলম কিন্তু এটা দিয়ে আসল বোঝানো হয়েছে যে অনেক লম্ব চড়া অনেক লম্বা চড়া মাইয়াশরাবো মিন সারবাহ যে কেউ এক ঢোক পানি পান করবে এ হাউজে কাউসার থেকে সে কখনো তারপরে আর পিপাসিত হবে না একবার যদি এক ঢোক পান পান করে নেই এই এটা নসিব হয়ে যায় এই সুযোগ পেয়ে যায় এই নিয়ামত যদি আল্লাহ দেন এটা আল্লাহ রবাহ আলমের অনুমতি ছাড়া হবে না এই নয় যে কেউ শির করে যাবে বেদাত করে যাবে আর কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে যাবে আর হজে কসার পানি খেয়ে আরামে ওখানে নাকে তেল দিয়ে ঘুরে ওড়াবে হাসান উঠছে না মানুষের আকিদা বাদাত আখলাক আমলের অনুপাতে সেখানে মানুষের অবস্থা হবে এই ছিল ইবনে তাইম রাহমহল্লার কথা এই কথাগুলির ব্যাখ্যায় শেখ সরফ ফজন হাফিজ তালা যে সব কথা বলেছেন দু চারটি কথা গুরুত্বপূর্ণ শোনাই ইমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলহ খুব বড় ইমাম ছিলেন ইমাম ইবনে তাইম রহমাউল্লাহ সরাসরি ছাত্র এবং বিশেষ ছাত্র বিশেষ খাস ছাত্র অনেক হয় কিন্তু খাস একজন দুজনের মধ্যে তিনি একজন তিনি এক নম্বর ছাত্র বলা যেতে পারে সুখে দুঃখে সব সময় ওস্তাদের সাথে শিক্ষকের সাথে থেকেছেন বলছেন ওয়াকাদ রওয়া আহাদিস আল হাউদে আর বাউনা সাহাবিয়ান এই যে হজ হবে হাসরের মাঠে এই হজ সম্পর্কীয় হাদিসগুলি নবী করিম সাল্লামের চল্লিশ জন সাহাবি রদি আল্লাহ আনহম বর্ণনা করেছেন একজন দুজন না চল্লিশ জন সাহাবি এই হজের হাদিস বর্ণনা করেছেন কাসির মিনা অক্সারফি সাহি আর এই চল্লিশ জন সাহাবি যে বর্ণনা করেছেন হাদিসগুলি এই হাদিসের অধিকাংশ হাদিস সহি আছে সহি মুসলিম আছে হাউজের অর্থ এখন করছেন হাউজ মানে কি হাউজ কিন্তু আমরা ব্যবহার করি নিজের বাংলা ভাষায় তাই না শব্দটি আরবি শব্দটি আরবি হাউজ হাউজ কাকে বলি আমরা পুরাতন মসজিদগুলোর সামনে হজ দেখেছে যেগুলো ঐতিহাসিক মসজিদ মুসলিম বাদশাহ আমলের ওইসব মসজিদ যদি কেউ দেখে থাকেন দেখবেন হজ আছে কেউ দেখেছেন এরকম কোন দৃশ্য কোন জায়গায় হ্যাঁ কোথায় বংশের বড় মসজিদ বাইতুল মাকারম হাউস আছে জি হ্যাঁ জি হ্যাঁ এরকম যেগুলো শাহী আমলের মসজিদ তার তারও আগে ধরেন মোগল আমলে যেসব মসজিদ আছে যেমন দিল্লি জামা মসজিদ সামনে হাউস আছে তো এই তো হজ কি একটা একবার ছোট পুকুরের চাইতে ছোট একবার ছোট্ট পুকুরের চাইতে ছোট আর কি হজ মানে উজু করার জন্য জি এই হজ এগুলোকে কেন বলা হয় হাউজ বলছে লোগাতান আবিধানিক অর্থ হাউজের হাদা হিদ থেকে এর মানে হচ্ছে মজমাউল মা বা মোজাম্মাউল মাহ পানি একত্রিত হওয়ার স্থান যেখানে পানি এসে জমে ওই জায়গাটাকে হাউজ বলে তাহলে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি চারিদিক থেকে করে এসে নিচু জায়গায় একটা জায়গা আছে নিচু জায়গাতে জমা হচ্ছে ওইটি হজ জি শাব্দিক অর্থ হচ্ছে যেখানে পানি জমা হয় সেই জায়গাটাকে কি বলা হয় হাউজ সম্ভবত এখান থেকে মাসিককে হাইজ বলা হয় হাজা ইহিজ হাজা ইহিজ মানে প্রবাহিত হওয়া এই জন্য হাইজ মাস যে হাইজ মানে হচ্ছে মাসিক ঋতু মহিলাদের তো এই হাইজের শাব্দিক অর্থ অলামারা বলেছেন যে আল হাইজ আসাইলান হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া কি হওয়া প্রবাহিত হওয়া কোনো কিছু বয়ে যাওয়া পানি বয়ে যাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ, হাজা ইয়াহিজ তো মাসিক ঋতুকে মহিলাদের কেন হাইজ বলা হয় কারণ এটা এটা নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে রেহেম থেকে প্রবাহিত হয়ে নির্গত হয় জি হ্যাঁ তো এই যে প্রবাহিত হওয়ার অর্থ রয়েছে সেখান থেকে আরবরা আরবি ভাষার প্রাচীন যুগ থেকে মাসিক ঋতুকে আপনারা মাসিক ঋতু বলছেন কেউ মেন্স বলছে হ্যাঁ আর আরবরা কি বলেছে ওটাকে হ্যাঁ জি হ্যাঁ ওয়াস আলুনা কানিল মাহিদ আগামী সপ্তাহের তফসির আসছে তখন এই শব্দের ইনশাআল্লাহ তালা তা কিগুলো বর্ণনা করব তো এটা শাব্দিক অর্থ মানে তাহলে হা ইয়া দদ এর মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর পানি প্রবাহিত হয়ে কোনো জায়গায় যদি জমা হয় তো ওই জায়গাটাকে হাউজ বলা হয় হাওয়াও দদ দিয়ে হাউজ আহলে সোনাতল জামাতের সকলেই একমত এজমা রয়েছে যে কিয়ামতের মাঠে হজ এ কৌসার হবে জি ওয়াকাদ আজমা আহলে সোনাতল জামা আলা ইসমাতিল হজ যে হজ প্রমাণিত নবী করিম সাল্লামের হাদিস দ্বারা জি হ্যাঁ সুরায় কৌসার রয়েছে কোরআনে করিম যদি ওখানে হাউস শব্দ ব্যবহৃত হয়নি এই জন্য বললাম না যে কোরআনে করিম দ্বারা প্রমাণিত হ্যাঁ যদি হাউস শব্দটি কোরআনে করিমে চলে আসতো তাহলে বলতে কোরআনে করিম দ্বারা প্রমাণিত হ্যাঁ আল কৌসার হে নবী মোহাম্মদ তোমাকে আমি আল কৌসার দান করেছি আল কৌসার মানে হাউজে কৌসার শুধু না এটা সীমিত অর্থ এর চেয়ে অনেক ব্যাপক অর্থ কৌসার কাসির থেকে কৌসার শব্দটি কাউসারে দেখেন কাফ ওয়াও সারা চারটা অক্ষর আছে আছে না নাই আর কাসির কাফ সা ইয়ারা কাসির মানে অনেক জি হ্যাঁ আর কোনো কিছু বেশি হওয়ার আসল ধাতু হচ্ছে কাফ সারা কাসরা একসর কাসর একসর মানে বেশি হওয়া তো এই কাসরা একসর থেকে কাসির হ্যাঁ কালিলের বিপরীত অনেক আর এখান থেকে কৌসার তো ইন্না আতাইনাকা আল কৌসার হে নবী মোহাম্মদ আপনাকে আল কৌসার দিয়েছি মানে অজস্র কল্যাণ দান করেছি হ্যাঁ অফরন্ত কল্যাণ দান করেছি যে কল্যাণ শেষ হন নাই সার্বিক দিক থেকে কল্যাণ দিয়েছি হে নবী তোমাকে দুনিয়া আখারাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করেছি তোমার ছেলে সন্তান বেঁচে না থাকলে কি হবে কারণ কাফেররা নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে সমালোচনা করতো আরে এটা ছেলে নাই কিছু নেই হ্যাঁ তো এটা যেন তাদের কাছে খুব দোষ আল্লাহ বলছেন যে তোমাকে আল কাউসার দিয়েছি তারপরে আল আল লাগালে আরো ব্যাপকতা হয় অর্থে নবী করিম সাল্লামের গুলিতে হজ শব্দটি এসেছে তো আর একটু আগে শুনলেন যে চল্লিশ জন কেরাম বর্ণনা করেছেন হাদিস তো এই জন্য আহলে সুতাল জামাত হানাফি সাফি মালিক হাম্বেলি আহলে মহাদিসিন সকলে একমত যে হাউজে কৌসার রয়েছে একটি পথভ্রষ্ট ফিরকা কোন এক যুগে শক্তিশালী হয়েছিল আল্লাহ বাতিল যেন নির্মূল করেন তার জমিন থেকে এবং কোরআন সোনার অনুসারীদেরকে আল্লাহ রবুল্লাহ যেন তার খাস মদত করেন এবং হেফাজত করেন এই মোহতাজেলা ফিরকা অস্বীকার করেছে হজকে তারা বলছেন হজ টজ নেই কিছু তাহলে হজের যে হাদিসগুলি এসছে হাদিস অস্বীকার করেনি হাদিসের অর্থের অপব্যাখ্যা করেছে বিকৃতি ঘটিয়েছে হজ মানে এই হজ নয় যে ওখানে পানি পান করানো হবে আর ইয়ে হবে সে হবে হ্যাঁ না ওসব না এই বলে গুমরা হয়েছে মোতাজিরারা করিম সাল্লামের বোখারি রয়েছে আল্লাহ তালা আনহমা থেকে শাহরিন আমার হাউজ এই রয়েছে আরবি তো কিন্তু আমরা বাংলা বলতে গিয়ে এই যে দুই রকম বলতে হচ্ছে সমস্যা যদি বাংলাতে বলি হাউদ তো আপনার বলছে কি যে বলছে আমরা তো হাউস বলি আর আরবি তো যদি হাউস পড়ে দিই তাহলে তো ভুল হয়ে গেল অবশ্যই ভুল বড় ভুল তাই না আসলে আরবি হচ্ছে দদ এমন একটি শব্দ আরবি ভাষাতেই আছে অন্য কোনো ভাষায় নেই সেই জন্য কোরআন পড়েছেন তখন শাহর রহমদান দান না আবার যারা দাল পড়ে তারাও জাহেল আর একবারে জিম পড়ে বা যা পড়ে তারাও জাহেল হ্যাঁ, দুটোই ভুল হ্যাঁ। তারা দুটোই অজ্ঞতা আর এই নিয়ে কিন্তু দদ আর জদ নিয়ে খুব ঝগড়া ইন্ডিয়া বাংলাদেশে দদ পড়বো না জদ পড়বো জল্লিন পড়বো না দল্লিন পড়বো হ্যাঁ দুটোই দল হচ্ছে অজ্ঞ আর দুই অজ্ঞ দলে ঝগড়া আসলে আরবি কে এই জন্য লোকাত দদ বলা হয় মানে এমন ভাষা আরবি ভাষা যেই ভাষাতে শুধুমাত্র এই দদ শব্দটি আছে অন্য কোন ল্যাঙ্গুয়েজে নেই কোথাও খুঁজে পাবেন না এখন এই অন্য ভাষাতে যখন ট্রান্সফার করতে যাচ্ছি তখন আর দদ কি তখন ঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে না ওই জন্য ইংরেজিতে লিখতে ডিএইচ দিয়ে দুটো দিয়ে হ্যাঁ দুটো অক্ষর দিয়ে লিখতে হচ্ছে তাই না বাংলাতে কোন দিকে নিয়ে যাব হয় রমজান বলবো আর না রমদান বলবো কথা বোঝা গেছে তা আমরা যখন বাংলা ভাষাতে রমজান মাসকে কি বলছি রমদান বলছি না রমজান বলছি রমজান বলছি তার মানে এটা প্রমাণ করে যে এটা দদ না আর জদ না মানে দললিনও না জল্লিনও না তবে জয়ের দিকে কাছাকাছি জয়ের এদিকে কাছে কাছে জি হ্যাঁ এই কথায় আশরাফ আলী থানবী রাহেমাহুল্লাহ বলেছেন তার আশরাফুল কেরাত একটি কিতাব আছে বা জামালুল কোরআন মনে হয় একটি কিতাব আছে তাতে জামালুল কোরআন না জামালুল কোরআন কিতাব আছে কেরাতের ওপর তাতে তিনি লিখেছেন যে এই দদ শব্দটি হ্যাঁ দাল করে উচ্চারণ করাও ভুল আর জিম হ্যাঁ উচ্চারণ করাও ভুল তবে এটা জয়ের কাছাকাছি ত মানে তৈ যেটা বলি মানে ত আর তারপরে জয়ের কাছাকাছি তাহলে বোঝা যাচ্ছে এটা একটা উক্তি বললাম আশাবাদ থানবীর আর সেটা হানাফি জগতের তিনি হাকিমুল মোহাম্মদ সেজন্য সেটা এক শক্তিশালী দলিল তার কারণ তারাই বেশি মারামারি করে যে দল্লিন বলা দল্লিন দল্লিন না কেউ যদি উচ্চারণ ঠিকভাবে করতে পারছে না তখন জল্লিন পড়ে তো খুব বড় আপত্তি তুলে তো তাহলে রমজান মাস কেন বলছো রমজান মাস বলো তাহলে রমজান মাস কেন বলছে না বোঝা গেছে কিনা এটা দও না আর জও না কিন্তু জয়ের কাছাকাছি জই যেটা তৈ জই বা ত জয়ের কাছাকাছি হাউদি মাসির আত শাহরিন আমার হাউজ হচ্ছে এক মাসের হ্যাঁ দূরত্ব এইদিকে ওইদিকে এক মাস এক মাস করে মা ও আবিয়াজ মেনাল্লাবান তার পানি হচ্ছে দুধ চাইতেও সাদা আর তার সুগন্ধি ঘ্রাণ হচ্ছে মৃগ নাবি থেকে তৈরি যে সুগন্ধি মূল্যবান আতর পৃথিবীতে হচ্ছে মৃগ নাবি থেকে যেটা তৈরি হয় পৃথিবীতে দুই রকম আতর সেন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা হচ্ছে আগর কাঠ থেকে যেটা উদে হিন্দি বলা হয় আগর কাঠ থেকে তৈরি যে কাঠগুলি আরবরা জ্বালাই হ্যাঁ এই কাঠ দিয়ে তৈরি যেটাকে উদ বলে আর আরেকটা হচ্ছে মিস্ক জি মিস্ক আম্বার কি বলে মিস্ক আম্বার জি মিস্ক যে রয়েছে তার চেয়ে বেশি সুগন্ধিময় কিজান গ্লাস গুলি কিজান কুজের তার গ্লাসগুলি কুজ মানে কাপ গ্লাস পানি পান করবে যে গ্লাস এসে গ্লাসগুলি হবে আকাশের তারকা সমান মানে পরিমাণের দিক থেকে মানসারি বা মিনহ সেখান থেকে যে পান করবে লাজমা আবাদান কখনো বিবাসিত হবে না বখারি মুসলিম এই হাদিস রয়েছে সেই বখারি ছয় হাজার পাঁচশো উনআশি নম্বরে মুসলিম দুই হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস তারপরে দেখেন সেরাত সম্পর্কে যেটাকে পুল সেরাত বলেন পুল সেরাত বলাটা ওই রকমই যেমন সবে কাদারের রাত বলা আমাদের দেশের লোকের কি বলে সবে কাদারের রাত রাত মানে সব সবে কাদার মানে মর্যাদার রাত সব শব্দটি ফার্সি শব্দ ফার্সির প্রভাব বেশি যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানে এক যুগে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল মোগল আমলে মুসলিম আমলে সেই জন্য তো সবে কাদারের রাত ডবল রাত হলো না সবে কাদার সব মানে রাত আর আবার রাত লাগাইলেন আর যারা আরবি দিয়ে বলে কি বলে লাইলাতুল কাদারের রাত কি বলে লাইলাতুল কাদারের রাত লাইলাতুল মানে তো রাত তো এই ভাষাগুলি ভুল আসলে প্রয়োগ ভুল কিন্তু মানুষ ভুল বলে বলে এমন গাড়ি চালিয়ে দিয়েছে আর ব্রেক থামছে না ব্রেক ফেল হয়ে গেছে কথা বোঝা গেছে কেউ যদি সহি বলে তো আজগবি লাগবে আজব লাগবে যেমন আমি যদি বলি হ্যাঁ যে জাহান নামের পিঠে পুল হবে আরে পুল বলছে শুধু পুল সেরাত বলতে জানে না আমারটাই বল ধরে বসে থাকবে তাই না যদি বলে সেখানে সেরাত হবে একটা হয় সেরাত বলবো না পুল বলবো তাও বলবো কি যে বলছে সেরাত সেরাত নতুন কথা শুনলাম নাকি জাহান নামের ওপরে সেরাত হবে কিন্তু ওইটাই যদি বলি যে পুল সেরাত হবে হ্যাঁ এবার ঠিক বলেছে জি হ্যাঁ মানুষের অজ্ঞতার কারণে যে সহি চলে তাকে ভুল বলে ভাষার ক্ষেত্রে যদি হয় তো আকিদার ক্ষেত্রে তো হবেই এক আল্লাহর এবাদত করতে বললে আবার মাজার পূজারি তারা বলছে এটা তো গোমরা এক আল্লাহ আল্লাহ এতগুলি সব দিবে তাহলে অলিয়া উলিয়াকে কি কাজ আল্লাহ পয়দা করেছেন অলিয়া আল্লাহকে কি অলিয়া উলিয়াকে গস কুতুবকে কেন পয়দা করেছেন হ্যাঁ তাদেরকে তো এই জন্য পয়দা করেছেন এই গুমরাদের আকিদায় যে এরা সবকিছু ভাগ বন্টন করে দিবে আর সবকিছু কি রাষ্ট্রপতি দিতে পারে সবকিছু প্রধানমন্ত্রী দিতে পারে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী আছে পররাষ্ট্রের মন্ত্রী আছে খাদ্যমন্ত্রী আছে তো এই প্রতিরক্ষা মন্ত্রী আছে মন্ত্রী সব এগুলো অলি আউলিয়া গোস কুতুব জিলানি চিস্তি এগুলোকে কি করে দিয়েছে সব বিভিন্ন মন্ত্রী দফতর ভাগ করে দিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলমিনের এই মুশ্রিকিনরা কথা বোঝা গেছে তো হককে বাতিল মানি করা হচ্ছে আর বাতিলকে হক মনে করা হচ্ছে অজ্ঞতার কারণে এই হচ্ছে মুসলিম জাতির অজ্ঞতার অবস্থা এখন আসেন সেরাত লেখক কি বলছেন শেখ সাল ফাজান আর সেরাত ও মানাহু তার অর্থ কি সেরাত মানে কি ও মাকান ও এ সেরাত যে পুলটা হবে হবে কোথায় অসেফাত মরুরিন সে আলিহি আর মানুষ কিভাবে এর ওপর দিয়ে পার হবে বলছেন অসেরাত মানুষ আলামাতের জাহান্নাম এই পুল কায়েম করা হবে আলা মাতনে জাহান্নাম জাহান্নামের ওপরে মাতুন মানে পিচ মাতুন নয় পিচ জাহান্নামের পৃষ্ঠ দেশে মানে জাহান্নামের ওপরে অহুয়াল জিস্র এই সেরাত হচ্ছে জিস্র জিস্র মানে ব্রিজ জিস্র মানে কি ব্রিজ সেরাত মানে ওই ওই সেরাত এমনি রাস্তাকেও বলা হয় যেগুলো স্থল রাস্তা সেটাকেও সেরাত বলে কিন্তু এই সেরাতটা হচ্ছে ব্রিজ রাস্তা এই জন্য এই বাহারান ব্রিজকে আরবিতে কি বলে ওখানে দেখবেন লেখা আছে জিসরুল বাহারেন কি বলে জিসরুল বাহারেন আর না হলে এটা আছে নাম হচ্ছে জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ বাদশাহ ফাহাদ রহমার যুগে যেহেতু এটা তৈরি হয়েছে তিনি তৈরি করেছেন এবং সৌদি আরবকে বাহারেনের সাথে লাগাবার ব্যবস্থা করেছেন রাস্তা রাস্তা না কোনো রাস্তাই ছিল না কোনো রাস্তা ছিল না হয় আকাশ পথে যেতে হতো আর না হলে আপনার পানি জাহাজে বাইতে যেতে হতো আপনার পানিপথে যেতে হইত তো এই রাস্তাটা ওনার যুগে হয় এর নামকরণ হয়েছে কি জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ কসবি জি ওখানে লেখা আছে জিসর দেখবেন তো জিসর এই ব্রিজ বা পুল আল্লাহ জান্নাত ওয়ান্নার যা জান্নাত এবং জাহান্নার মাঝখানে হবে জান্নাত আর জাহান্নার মাঝখানে এই পুল হবে লোকেরা অতিক্রম করবে তার ওপর দিয়ে তাদের আমল অনুযায়ী আকিদাও একটা আমল আকিদা হচ্ছে অন্তরের আমল ওটাও আকিদা অনুযায়ী কারণ নামাজ অনেক বেশি নামাজের আমল অনেক বেশি আছে শারীরিক দৈহিক বাচনিক আমল জিকির আজকার তসবি অনেক বেশি আছে কিন্তু আকিদার আমল বরবাদ সিরকি আকিদা তাহলে ওখানে ফেল এই আমল বলতে এটা কখনো বুঝবেন না যে আমল মানে শুধু মুখের আমল আর শরীর আমল এই সলাত নামাজ সিয়াম রোজা তারপরে জাকাত হজ আর তসবি তাহলিল জিকির এগুলি শুধু আমল এগুলো হচ্ছে এবাদতগত আমল হ্যাঁ কিন্তু তার আগে অন্তরের আমল অন্তর আমল হচ্ছে দিনী বিশ্বাস ধর্মীয় বিশ্বাস সেটা সঠিক হইতে হবে ওইটা আগে আর তারপর আমলের অন্তর্ভুক্ত আখলাক চরিত্রগুলো আপনার চরিত্র ভালো না মন্দ আপনি আপনার চরিত্র আচার আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন না মানুষের উপকার করেছেন হ্যাঁ মানুষকে ধোকা দিয়েছেন না মানুষের আমানত রক্ষা করেছেন ইত্যাদি যে সব আখলাকের দিক আছে ওগুলো আমল তাহলে আমল শব্দটি এমন ব্যাপক যেটা আকিদাকে সামিল এবাদত বন্দীকেও সামিল আর আখলাক মামলা চাল চলন সবকিছুকে সামিল জি হ্যাঁ আমালুল কল হৃদয়ের আমল আমালুল লেসান জবানের আমল বাচনিক ইবাদত আমালুল জওয়ারে বা আমালুল জাসাদ হ্যাঁ বডির আমল হ্যাঁ যেমন রোজা আম পালন করছে গোটা শরীর আম পালন করছে রোজা রাখছে সলা তাদের করছে নামাজ পড়ছেন মাথাতে পাপড় যত সব অঙ্গ প্রত্যঙ্গ আর উকু সিজদা কেয়াম সবকিছুতে অংশ নিচ্ছে শারীরিক এবাদত আর আর্থিক এবাদত জি আমালুল মাল ধন সম্পদের এবাদত জি এইরকম আমলের অনেক দিক রয়েছে কিন্তু আমল মানুষের ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল তো আমল অনুযায়ী মানুষ ওর ওপর দিয়ে পার হবে ফামিন কালাম হিল বাসার এমনও মানুষ হবে অসংখ্য মানুষ যারা এই পুলের ওপর দিয়ে পার হবে চোখের পলকে বাসার মানে দৃষ্টি চোখ আল্লামহন মানে হচ্ছে পলক চোখের পলক একবার এত দ্রুত বেগে অমিন কাল বার্ক আর কেউ কেউ পার হবে বিদ্যুতের গতিতে বিদ্যুৎ কত গতিতে চলে আপনারা জানেন যারা বিদ্যুৎ সম্পর্কে পড়েছেন কারেন্ট কত আর এই বার্ক থেকে হচ্ছে বোরাক যে বোরাকে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ইসরাই হ্যাঁ, নৈশ ভ্রমণে মেরাজ যে ঘটনায় আর কেউ কেউ এই পুলের উপর দিয়ে পার করবে কিসের মতো হ্যাঁ ঝড়ো হওয়ার মতো ঝড়ের মতো ঝড় বাতাস যেমন বেগে চলে অমিন হুমাইয়ামরুকাল ফারাস আর কেউ কেউ এমন হবে যারা ঘোড়ার গতিতে চলবে ঘোড়াও স্পিডে মোটামুটি চলে কেমন ঘোড়া কাল ফারাসিল জওয়াজ দ্রুতগামী ঘোড়া জি অলস ঘোড়া নাই অমিন হুমাইয়ামরুকা রেখাবিল এবেল আর কেউ অতিক্রম করবে উটের মতো উট তো বুঝতে পারছেন আস্তে আস্তে চলে হ্যাঁ, অমিন হোমাই আদু আদুয়ান কেউ দৌড় দিবে একটু করে হ্যাঁ দৌড়বে মানে উটের সমান হয়তো চলতে পারছে না অমিন হোমাইয়াম সীমাসিয়ান কেউ আস্তে আস্তে হাঁটবে অমিন হোমাই আজহাফ জাহাফান কেউ পাছাই ভর দিয়ে চলবে জাহাফ হচ্ছে পাছাই ভর দিয়ে নিতম্বে ভর দিয়ে চলা যে এরকম মানে আমল একেবারে খারাপের দিকে যাচ্ছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে নিচে নামছে আর কেউ কেউ হবে যাকে নুচা হবে নুচা আমরা সহজ মশাই নুচা বলি চারিদিকে হ্যাঁ যে লোহার হ্যাঁ লোহাগুলিকে বাঁকা করা আছে আমরা আঁকুড়া বলি কি বলবেন এটাকে কি বলেন আপনারা বলেন শুদ্ধ ভাষা যে জানবে সে বলবেন হ্যাঁ বাংলা ভাষাবিদরা জি জি হ্যাঁ লোহা আছে আর লোহাতে এইভাবে বাঁকা করা আছে আর একটু ধারালো করা আছে একটু লাগালে জি আঁকড়া হ্যাঁ হ্যাঁ আঁকড়া ওইটা আঁকড়া বলছে ঠিক আঁকড়া ঠিক জাজাকাল্লাখের জি অনেকে হবে যাদেরকে আঁচড় লাগবে সুহান আঁচড় লাগবে আর জখম আহত হবে আর এই করতে করতে অনেকে জাহান্নামে চলেই যাবে বরং অধিকাংশই জাহান্নামে যাবে অয়ুল কাফি জাহান্নাম জাহান্নামে নিক্ষিপ্ত হবে ফাইনাল জিসরা আলী কালা কারণ এই পুলের ওপর অনেক আঁকড়া থাকবে অনেক আঁকড়া থাকবে কাঁটা তারের বেড়া চিন্তা করেন আপনি যদি দুনিয়ার এইরকম হয় তাহলে আল্লাহ রাবুল আলমের আজাবের জাহান নামের কিনা হইতে পারে তাখতেফুল নাসাবি মানুষকে আঁচড় দেবে তাদের বদ আমল অনুযায়ী এখানে আমল বলতে খারাপ আমল অনুযায়ী যার যত খারাপ আমল তার তত শরীরে আঁচড় লাগবে এমনকি শরীর ক্ষত বিক্ষত হয়ে গোস্ত সব আঁচড়ে নেবে গোস্ত নিয়ে যাবে আর ওই অবস্থায় জাহান নামে ক্ষত বিক্ষত হয়ে খুব খারাপ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে আমল অনুযায়ী মানে খারাপ আমল অনুযায়ী এই ছিল হাদিস এই হাদিস ও সহি বখারি মুসলিমে রয়েছে এই মর্মে যে হাদিস গুলি রয়েছে অনেকগুলি হাদিস রয়েছে হাদিস সহি বখারি মুসলিমে রয়েছে এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে সেরাত যার মানে পুল বললাম সেরাতের শাব্দিক অর্থ আত্মারিকুল ওয়াজে সেরাত মানে হচ্ছে স্পষ্ট রাস্তায় ক্লিয়ার রাস্তা রাজপথ বলতে পারেন কারণ রাস্তা মেলা রকম হয় রাস্তা মেলা রকম হয় জি হ্যাঁ দেখেন আমরা কোনোটাকে রাজপথ বলছি কোনোটাকে কি বলছি হ্যাঁ, ফুটপথ ফুটপথ বলছি কোনোটাকে হ্যাঁ হ্যাঁ গ্রামের রাস্তা চিপা রাস্তা প্রশস্ত রাস্তা মেলা রকম রাস্তা আছে বিশেষ করে আরবি ভাষাতেও এরকম মেলা শব্দ রয়েছে আরবি ভাষাতে মেলা শব্দ রয়েছে যেমন ইংরেজিতে একটাকে রোড বলছেন আরটাকে স্ট্রিট বলছেন আরটাকে লেন বলছেন হ্যাঁ তাই না আরো কিছু মেলাগুলো আছে এরকম বলছেন যে স্পষ্ট রাস্তা মানে রাজপথকে সিরাত বল অমাফিসার শরীয়তের ভাষায় এই জিস মানে এই যে পুলের কথা বলা হচ্ছে এটা কি ওহল জিস আল্লাহ এমন একটি পুলকে বোঝানো হয়েছে যেটা জান্নাত জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে এই যে পুলের বিষয়টি আসলো বা পুল সেরাত বুঝাই পুল সেরাত বলি ভুল হইলেও যাতে করে হ্যাঁ, প্রাথমিক পর্যায়ের যারা ইসলাম শিখছে মুসলিম সমাজের তাদের বুঝতে সুবিধা হয় যদি আমি ভুল বললাম তাই না এর ওপর আহলুসনাতাল জামাতের বিশ্বাস রয়েছে ও আহলুসনাতাল জামাত ইয়মেন বিশ্বরাত আল মানসু জাহান্নাম আহলুসনাতাল জামাত যাদেরকে বলা হয় তারা বিশ্বাসী যে জাহান্নামের ওপরে পুল স্থাপন করা হবে আর তার উপর দিয়ে মানব জাতি সকলে অতিক্রম করবে সকলে অতিক্রম করবে পুল এই কথা কোরআনে কেরিমে আছে এটা কোরআনে কেরিমে আছে কারো কাছে কোরআনে করিম থাকলে একটু বের করেন সুরা মারিয়াম আর না হলে আমাকে মোবাইল বের করতে হবে আয়াত নম্বরটা দেখে নেন ভালো হবে ইল্লা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই পুলের ওপর নামবে না বা পুলে চড়বে না সবাইকে নামতে ওয়ারে দোহা পুল বোঝানো হয়নি এখানে ওয়ারিদহ মানে ওয়ারিদুন্নার জাহান নামে নামবে না মানে জাহান নামের এই পিঠের ওপর যে পুল লাগানো আছে এর ওপর আসবে না এমনটা কোনো ব্যক্তির হবে না আম্বিয়া রসুলগঞ্জ থেকে শুরু করে সকলকে এই পুলের ওপর দিয়ে পার হইতে হবে মুসলিম কাফের সৎ অসৎ হ্যাঁ স্থায়ী জাহান্নামি অস্থায়ী জাহান্নামি হ্যাঁ বিনা হিসাবে জান্নাতি হিসাবের পরে জান্নাতি আজাবের পরে জান্নাতি সকল স্তরের মানুষ আমি যে এই যে ক্যাটাগরিগুলি বললাম তার মানে এইরকম ক্যাটাগরি অনেক হবে জান্নাতি জাহান্নাবিদের বুঝা গেছে না তো সকলকেই পার হইতে ওয়াইমিন তোমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লা ওয়ারে দোহা যে এই জাহান নামে নামবে না মানে জাহান নামের ওপর দিয়ে পার করবে না মানে সকলকে পার করতে হবে কান আল্লাহ রব্বে কাহাতমাকদি আল্লাহ বলছেন যে তোমার রবের এটি চূড়ান্ত ফেসালা তোমার রবের চূড়ান্ত ফেসালা সুম্মানুনা জিল্লাদিন আত্মাকাও হ্যাঁ জাহান নামে তো নামবে সবাই কিন্তু তারপরে আল্লাহ বলছে অতপর আমি পরিত্রাণ দেব মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা আল্লাহ ভিরু আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে বেঁচেছে আল্লাহ হাবুল আলমিনের নাফরমানি করেনি কিসের জন্য আল্লাহর ভয়ে আল্লাহ রব্বুল আদেশগুলি পালন করেছে ফরজ অজে পালন করেছে কেন দেখা দেখি আরে সবাই নামাজ পড়ে আমি পড়বো না এটা কেমন কথা হলো এরকম না না না আল্লাহর ভয়ে ফরজ অজেব আদায় করেছে ফজর পরে আল্লাহর ভয়ে কাউকে দেখাবার জন্য সলাত আদায় করলে নামাজ পড়লে আমি কে খুশি করব না নাখুশ করব না কে কি বলবে না বলবে ওইসব দেখা দেখি না আল্লাহকে রাজি করতে হবে এটা আমার প্রথম কাজ এই জন্য আল্লাহ আমাকে পয়দা করেছে যিনি স্রষ্টা তার হক আগে তারপরে বাপ মায়ের হক তারপরে অন্যের হক এটা হচ্ছে তাকুয়া জি হারাম কাজ পাপ কাজ অনেকে করেন না কেউ বদনাম নিতে চায় না সেই জন্য করেন এটা মানুষের কাজ নাকি কি বলবে লোক আমি এরকম কাজ করবো নাকি পাবে নাকি জান্নাত পাবে না না এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না অনেকে পাপের কাজ কারণ তার মানবতার খাতিরে এটা মানুষের কাজ মানবতা বিরোধী কাজ আমি কোন নিশা করি না এমনকি জ্বর তো খাই না এমনকি পানও খাই না হালালও খাই না হারামও খাই না আমি বলছি না যে খুব হালাল খুব ভালো জিনিস পান কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশের অনেকে নিজে গৌরব করে যে আমার কোন নেশা নাই নেশা তো আসল মাদক দ্রব্য কিন্তু কোন নেশা মানে ও চা খায় না এটাই নাকি খুব ওর ও খুব ভালো বৈশিষ্ট্য বলছে আমি চায়েরও নিশা রাখি না কত ভালো মানুষ কত ভালো মানুষ কিন্তু ওকে জিজ্ঞেস করেন পাঁচ একটা নামাজটা আমার ফজরে না ওইটা করি না তবে আমি চাটা কিছু খাই না নিশা করি না কত যে ভালো মানুষ না না তো এগুলি আসলে অজ্ঞতা মুসলিম সমাজে আল্লাহর ভয়ে মানবতার খাতিরে নয় মানবতার খাতিরে অনেক অমুসলিম ভালো কাজ করে ভদ্রভাবে বসতে দেওয়া অত জানো করে নাই লাঞ্ছিত অপদস্ত করে জি জাহান নামে নিক্ষেপ করা হবে তো এইটা ওই পুলের কথা যে সেরাত ওই সেরাতের উপর দিয়ে সবাই পার হবে মোত্তাকিরা পার হয়ে যাবে তাকাও আর জালেমরা মুসলিম সমাজের জালেম যাদের গনা নেকির চাইতে বেশি হয়ে গেছে আর কাফের বেদিন যারাই রয়েছে ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গ করেছে হ্যাঁ বড় বড় শির করে মারা গেছে বিনা তবায় মারা গেছে তাদেরকে আল্লাহ জালে বলেছেন ওদেরকে আমি ছেড়ে দেব জাহান নামে আছাড়া খেয়ে খেয়ে পড়বে জামাতে বিশ্বাস করে পক্ষান্তরে মোতাজেলাদের একজন পণ্ডিত ছিল তার নাম হচ্ছে আব্দুল জব্বার আল মোতাজেলি এবং তার বেশ কিছু অনসারী ভক্ত ছিল তারা এই পুলের অস্বীকার করেছে এই পুল সেরাতকে অস্বীকার করেছে জাহান্নামের উপর ভুল হবে না এবং তারা বলতে চেয়েছে যে এই সেরাত মানে হচ্ছে জান্নাতের রাস্তা না হয় জাহান্নামের রাস্তা ও ওই জাহান্নামের পিঠের ওপর যে একটা পুল হবে যেটার নাম হচ্ছে সেরাত এটা তারা মানে না এইরকম গুমরা জি তারা বলছেন বাতিলুন এই মোতাজেলির কথা হচ্ছে বাতিল এবং সেটা সহি স্পষ্ট দলিল প্রমাণকে অস্বীকার করা সাহিহা বেগাইরে বোরহা বিনা দলিলে সহি সহি দলিলকে প্রত্যাখ্যান করা অলওয়াজিব হামলু নসুস আলা জাহের আর মানুষ একজন মুসলিমের ফরজ হচ্ছে যে যেসব দলিল আছে সেগুলির বাহ্যিক অর্থের ওপর আমল করবে সুতরাং এসবে বিশ্বাস করবে আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই পুলের সাথে সংশ্লিষ্ট পুলকে আরবিতে কি বললাম সেরাত আর এই আলোচনা যেটা আজকে করব তৃতীয় পয়েন্ট হাউজ আর তারপরে সেরাত আর তারপরে হচ্ছে তিন নম্বরে কান্তারা কান্তারাতন মানেও ব্রিজ কান্তারাতন মানে কি হয় ব্রিজ জি হ্যাঁ আমাদের সে ব্রিজ মেলা রকম নামে আছে ছোট ব্রিজ গুলো একবার ছোট্ট থাকে বলে কি বলে কালভেট হ্যাঁ, হ্যাঁ জি কালভেট বলে ঠিক তো ঠিক কান্তারা ছোট ধরনের ব্রিজ বা ব্রিজের একটা অংশ এই সেরাতের একটা অংশ বলবো ওলামারা এই কান্তারা সম্পর্কে বলেছেন কান্তারা সম্পর্কে যেহেতু সেপারেট হাদিস রয়েছে এই পুল ছাড়া সেরাত ছাড়া এটি একটি আখেরাতের হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বাস করতে একজন মুসলিমকে বলছেন শেখ সাল ফজল হাফিজাহ আল কান্তারা তো বেনাল জান্নাত আর জান্নাত এবং জাহান্নার মাঝখানে ছোট্ট একটা ব্রিজ যখন সেরাত পার হয়ে আসলেন মানে বড় পুল পার হইলেন বলছেন শেখুল ইসলাম ইবিন তাইম রাহমাল্লাহ তালা ফামান মার্রা আলা সেরাতে সুতরাং যারা পুল পার হয়ে যাবে তো এখন জান্নাতে যাবে দাখালা জান্না জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার আগে এখন এখানে থামিয়ে দেওয়া ফায়দা আবারু আলিহে যখন তারা পার হয়ে যাবে এই বড় পুল যেটা সেরাত ওকিফু আলা কান্তারাতিন বাইনাল জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছোট্ট ব্রিজে তাদেরকে থামিয়ে দেওয়া হবে তামো এখানে এখন ওকিফু সেখানে গিয়ে একজনের আর একজন থেকে প্রতিশোধ পেশাস না হবে বদলা এখন প্রতিশোধ শুরু হবে এ বদলা নেওয়া শুরু হইল ফায়দা হুজলেবু অতপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হইল অনুকু আর সাফ সুতরা করে নেওয়া হইল ক্লিন করে নেওয়া হইলো এখনো ক্লিন হয়নি কারণ তোমার সব বেশি হইল মাসাল্লাহ আকিদাও ঠিক ছিল সহি আকিদার ভাই দিনই ভাই বোঝা গেছে না আর পাঁচাত্তর সালাত এগুলো সব ঠিক ছিল সেয়াম রমজান মাসের রোজাও ঠিক ছিল জাকাত হজ উমরা সৌদি আরবে হজ উমরাও ঠিক ছিল কিন্তু মানুষে টাকা পয়সা নয় ছয় করেছেন বা নদীর ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার ছিলেন আর কিছু লেবার বা কিছু লোককে ভিসা দিয়ে নিয়ে এসছেন আর খুব জ্বালাতন করেছেন পেরেশান করেছেন এক তো টাকা খেয়েছেন ভিসার ব্যবসা হারাম আর তারপরে নিয়ে আসার পরে কত যে পেরেশান করেছেন একামা নিয়ে আর পাসপোর্ট নিয়ে আর তাদের কাজকর্ম নিয়ে এইসব কত লোক যে ফাঁসবে এরকম আল্লাহ আল্লাহ বলবেন থামো এখন ফাইকাসলে বাদ বাদ একজনের অপরজন থেকে এখন কেসাস বদলা শুরু হইল দাও এখন এখন পেমেন্ট করা ফায়দা দেবু যতক্ষণ পর্যন্ত এই সব নাপাকি পাপ হচ্ছে অপবিত্রতা নোংরামি এই নোংরামি থেকে নাপাকি থেকে এই পাপাচার মানুষের যে জুল অত্যাচার করেছে এগুলোতে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হবে জান্নাত যাওয়ার অনুমতি হবে না জান্নাত যেতে পারবে না অথবা যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সাফ সুতরা করে না হবে ক্লিন হয়ে গেছে এখন মানুষের বদলা দিয়ে নেকি দিয়ে ওখানে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যদি হয়ে যায় তাহলে তো জাহান্নামে যেতে হবে তাহলে আবার জানো রিটার্ন যাও কারণ তুমি পার হয়ে গেছো তোমার এবাদত বন্ধে কি আকিদা দিয়ে পার হয়ে গেছিলে কিন্তু যেহেতু তুমি মানুষের হক নষ্ট করেছো ওদের এখন তো তোমার কাছে টাকা নেই যে টাকা দিয়ে তুমি পেমেন্ট করবে আর তুমি এদের জুলম অত্যাচার করেছো সুতরাং এখন নেকি তোমার নিয়ে গেছে জানেন না ওই সর্বহারা হাদিস শুনেছেন না শোনেননি কে বলতে পারে সর্বহারা হাদিস আতাদুরুনা মানিল মুফলেস নবী তোমরা কি জানো সর্বহারা কে সর্বহারা মাফি ফুলুস ফুলুস থেকে মুফলেস যার কাছে একটা পয়সা করি নেই ওকে সর্বহারা বলে দুনিয়াতে কিন্তু আখেরাতে হাসরের মাঠে সর্বহারা কে সর্বহারা বাংলা বুঝেন তো না বাড়ি না ঘর না পয়সা না করি কিচ্ছু নেই কাজ কাম কিচ্ছু নেই ফুটপাতে বাস করে আর তা দুরনা মায়ের তোমরা জানো কি সর্বহারা কে তখন সাহাবিরা বললেন আল মুফলেসফিনা মাল্লা দির হাম আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না দিরহাম টাকা কড়ি আছে না ওয়ালা মাথা না কোনো মাল সামান আছে আসবাবপত্র আছে কিচ্ছু নেই তার কাছে বিছানাপত্র নাই কিছুই নেই ফুটপাতে থাকে কেউ খেতে দিলে খেলো না হলে পড়ে আসে নবীন বলেন না না এটা তো দুনিয়ার সর্বহারা আরে আখেরাতে সর্বহারা শোনো ইন্নাল মুফলেসামিন আমার উম্মতের সর্বহারা মুফলেস ওরা যারা সলাত নামাজ নিয়ে আসবে পাহাড়ের মতো হ্যাঁ শ্যাম রোজা নিয়ে আসবে ওয়াজাকাতিন হ্যাঁ মানে সব নেকি নেকি মেলা নেকি আছে ওয়াতি ওয়া হাজা ওয়াকাজাফা হাজা ওয়াসাফা কাদামা হাজা কাউকে গাল দিয়েছে হ্যাঁ, কারোকে মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে মেরেছে কারো টাকা পয়সা বেমানি করেছে হ্যাঁ কাউকে খুন করেছে কারো জুলুম অত্যাচার করেছে কারো টাকা পয়সা নিয়ে দেয়নি কারো জমি চেপেছে ইত্যাদি ইত্যাদি ফাইউ তাহাজামিন তেহি সবাই আসবে দাবিদাররা এই জায়গাতে আসবে এই কান্তারাতে একে হবে ওকে হবে ওকে হবে হাদিস তার যদি শেষ হয়ে যায় আরো আছে লাইন ধরে আছে মানুষ কিনার জন্য অধিকার পাওনা নেওয়ার জন্য যে কাছে পাবো পাওনা পাবো পাওনা পাবো নেকি শেষ ওরা তো এখন লাইন আছে তখন ওদের বলি তো নেকি শেষ আর কি দিব তোমাদের এক কাজ তোমাদের গোনা আছে বলছে আল্লাহ আমাদের গোনা আছে গোনার কারণে আমাদের জানাবি জাহান্নামে আল্লাহ বললেন যে তোমাদের গোনাগুলি এর কাঁধে চাপিয়ে দাও এর আমল আমাদের চাপিয়ে দাও জি ফাইন আলী তার গুণাগুলি নেওয়া হবে এই পাওনাদার যারা আছে ওদের গুণাগুলি নেওয়া হবে ফাতুর রেহাত তালে গুণাগুলি এর উপর চাপিয়ে দেওয়া হবে সোম্মতুরিয়াফিনা তারপর এই লোককে জাহান নামে ফেলে দেওয়া হবে নবী করিম সাল্লাম সেই হাদিস এ হচ্ছে আসল সর্বহারা দুনিয়ার গরিব কোনো সর্বহারা না আজকের গরিব কালকে আমির আজকের আমির কালকের গরিব হ্যাঁ বরং গরিব সম্মানজনক হায়াত পাচ্ছে সম্মানজনক ইজ্জতের সাথে চলাফেরা করছে ইজ্জতের মত মরছে আর বড় বড় হ্যাঁ রাজা ধীর রাজা এমন ভাবে মরছে যে গরু ছাগলের চাইতে ভালোভাবে মরে জি ঠিক না তো কথা হচ্ছে যে আখেরাতের সম্পর্কে চিন্তাশীল হন এই একটা হাদিস শোনাইলাম জি আগে তর্জমাটা করে নিয়ে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন কি দেওয়া হবে তাহলে বুঝতে পারলেন এখন নেকি গুলো দিতে দিতে দিতে নেকি দিয়ে হ্যাঁ আমি দু চার জনের হক মেরেছিলাম নেকি দিয়ে আমার এখনো নেকি বেঁচে আছে জান্নাত যেতে পারছি তো ভালো কথা জান্নাত চলে যাবেন আপনি আর যদি দেখা যায় যান না আপনার নেকি দিয়ে প্রায় শেষ এখন গুনার বোঝা বেড়ে গেছে জানবে জান যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সবাইকে ওজেন আলহফি জান্নাত তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাতে প্রবেশের নবী করিম সাল্লাহ আরেকটি হাদিস সহি বখারিতে রয়েছে তা শোনে আপনাদেরকে বলছেন নবী করিম সাল্লাম কি আপনাকে আমাকে বলছেন মান কানাতিহি শোনো কারো ওপর যদি কোন মানুষের কি থাকে অধিকার থাকে পাওনা থাকে প্রাপ্য থাকে জুলুম করেছেন অন্যায় কাজ করেছেন এই পাওনা থেকে গেছে মিন এরুদেহি তার মানিজ্যত নষ্ট করেছেন মানিজ্যত নষ্ট করেছেন গিবত করে জি হ্যাঁ ধোকা দিয়ে জি ইত্যাদি ইত্যাদি মেলা রকম ভাবে অথবা অন্য ধন সম্পদ এই সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মেরেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন ফালিয়া তাহাল্লাল হোমিন হুলিয়ম আজকেই তার কাছ থেকে অব্যাহতি নিয়ে নিক তাহাল্লল মানে তার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া ভাই আমাকে তুমি মাফ করে দাও দুনিয়া না হলে আমি আল্লাহর কাছে মাফ পাবো না দুনিয়ায় যদি মাফ নিয়ে নিতে পারেন তাহলে কাজ হয়ে গেল নবী করিম সাল্লাম মতের অপেক্ষা করতে বলেননি যা হবে দেখা যাবে পরকালই হবে না ফালিয়া তাহাল্লাল হু মিনহু আলিয়াউমা এই দুনিয়াতে এখনই অব্যাহতি নাও মুক্তি লাভ করো ক্ষমা চেয়ে নাও অথবা দিয়ে দাও আরে খেয়ে না খেয়ে কোনো চলে যাবে কোন রকম ভালো ভালো খাচ্ছিলে একটু কম খাও খেয়ে ঋণটা পরিশোধ করে দাও ওই দিন আসার আগে যখন না কারো কাছে স্বর্ণ মুদ্রা থাকবে না রৌপ্য মুদ্রা থাকবে না রিয়াল থাকবে না বাংলাদেশি টাকা থাকবে না ডলার থাকবে দিন আর ইনকানার আমালুন সলে ওই দিন কেমন করে তাহলে পেমেন্ট করবেন বলছে যদি নেক আমল থাকে ও খেদামিন তাহলে নেকি গুলো নিয়ে যাবে বেকাদের মাজলামাতি যতটা জুল অত্যাচার করেছেন অতটা দেন করলাম যদি নেকি না থাকে ওর নেই নেকি ছিল চলে গেছে দিয়ে দেওয়া হয়েছে অথবা নেকি নেই তাহলে কি হবে ওখেজামিন সৈয়াতে সাহেবি ওই লোক যে পাওনাদার আল্লাহ এর বিচার করে দাও আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে ওর গোনাগুলিকে নেওয়া হবে ফাহমেলা আলিহে তারপর তার ওপর চাপিয়ে দেওয়া হবে এই পাপির ওপর জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে রাহুল বুখারি সহি বুখারি দুই হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই মর্মে বেশ হাদিস রয়েছে এই ছিল কান্তারা ছোট্ট ব্রিজের কথা এখন এই কান্তারাটা কোথায় হবে এটা জানেন শেখ সরে ফজল হাফেজ তালা এর সম্পর্কে বলছেন যে জাকারা শেখ রাহেমাহুল্লাহ মিম্মা এখন অমাল কিয়ামতে আল ওকুফ আলাল কান্তারা যে শেখ ইবিন রাহিমাহুল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন ছোট্ট যে ব্রিজটা হবে এই ব্রিজের ওপর যে মানুষ অবস্থান করবে পুল পার হওয়ার পরে সেরাত পার হওয়ার পরে বলছেন যে সেরাত পার হয়ে গেল আর যদি এই কান্তারাও পার হয়ে যায় তাহলে তো কাজ হয়ে গেল জান্নাত পেয়ে গেল বলছেন লাকিন কাবলা দখলি জান্নাহ লাবুদ্দামিন ইসরায়েল কেসাস বেনাল মমিনী কাফেররা তো পড়ে গেছে সব কাফেররা কিন্তু ওই যে বড় পুল সেরাত ছিল ওখানে জাহান্নামে সব পড়ে গেছে এখন মমিনদের মধ্যেকার যারা জালেম মানুষরা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন দিক থেকে এরা ফেসা আছে এরা আছে আর যারা যাদের কোনো অসুবিধা নেই তারা তো চলে যাচ্ছে কারো এক পয়সা মেরে খায়নি কারো জুল অত্যাচার করেনি তো চলে গেল পুল পার চলে গেল ওখান থেকে টান দিয়ে কিন্তু এইখানে থামিয়ে দেওয়া হবে কারাকে যারা মানুষের হক নষ্ট করেছে মুসলিম সমাজের লোক মুসলিম লোক বলছেন যে ওদেরকে ওখানে থামিয়ে দেওয়া হবে এই জায়গাটা কোনটা বলছে হেয়াল জিসরু অমার্তা ফামিনাল বুনিয়ান এই কান্তারা বলা হচ্ছে ব্রিজ ওয়াহাদিল কান্তারা এই ব্রিজটা কিলা দুটি মত আছে হেয়া তারাফু সেরাতে বলছে এটা ওই যে বড় পুল আছে সেরাত ওর একটা কিনারা তারাফ মানে কিনারা একটা কিনারা মানে জান্নাতের মিম্মা আলী জান্না জান্নাতের দিকে জাহান্নামের দিক থেকে এগিয়ে চলে এসে জান্নাতে যাবেন ওর আগেখানে দ্বিতীয় মত হচ্ছে ওয়াকিলা হিয়া সেরাতুন আখার খাসুন বেমিল মমিন বলছেন যে এটা পুল ছাড়া আর একটা ব্রিজ তাহলে হয় সেটা সেরাতের এক শেষ অংশ আর না হলে সেটা হচ্ছে সেপারেট আর একটি হচ্ছে ছোট্ট ব্রিজ কান্তারা যেটি সেটা মমিন মুসলিমদের জন্য খাস এখানে কাফেররা আশা নসিব হবে না কাফেররা তার আগে জাহান্নামে চলে গেছে খাসম বিল মমিনিন এখানে কেসাস হবে কেসাস যখন হয়ে যাবে আচ্ছা যখন মানুষ নিজের ন্যায্য অধিকার সেখানে দুনিয়ায় ন্যায্য অধিকার পায়নি মনে কষ্ট আছে না নেই কারো টাকা পয়সা বেইমানি হলে বুঝতে পারবেন বা কেউ যদি কারো কাছে মার খেয়ে থাকেন তো ভালো করে বুঝতে পারছেন বিশ বছর তিরিশ বছর কি পঞ্চাশ বছরও যদি হয়ে যায় মনে ব্যথা আছে না নেই এই ব্যথা নিয়ে কেউ জান্নাতে যাবে না কারণ জান্নাত কোনো শোকের জায়গা নেই দেখেন যে একবার মার খেয়েছেন কারো কাছে অপমানিত হয়েছেন বা টাকা পয়সা আপনার বেমানি করেছে যখনই একবার মনে পড়বে একটা আঘাত লাগবে হালকা লাগুক আর ভারী লাগুক সবার আঘাত একরকম না অনেকের আল্লাহ ভরসা যা মেরেছে মেরেছে কোনো আফসোস নেই ধরেন এই টাকা আমার আসেইনি ইনকাম করিনি আবার অনেকে ওই টাকার জন্য মরি হাইরে যখন হয় তখন বড় নিঃশ্বাস নেয় মনে হচ্ছে হার্ট করে দিবে যে আমার পঞ্চাশ হাজার রিয়াল মেরে নিয়েছে রে দশ হাজার রিয়াল মেরে নিয়েছে দেখি না তাহলে এই যে আক্ষেপটা পঁচিশ পঞ্চাশ বছর একশো বছরও যদি বাঁচেন মাঝে মাঝে কিন্তু কষ্ট দেয় দেয় কি দেয় না মার খেয়েছেন আজকে থেকে তিরিশ বছর আগে এখনো মাঝে মাঝে মনে পড়লে কষ্ট লাগে হবে না হবে না এই কষ্ট নিয়ে জান্নাতে যাবেন না সব সাফ হয়ে যাবে কোথায় এই জায়গাতে এই কান্তার ওপর এই জায়গাতে তাই বলছেন যে যখন এখানে গিয়ে ন্যায্য পাওনা পেয়ে যাবে এই জন্য আখেরাত হচ্ছে ন্যায্য পাওনার জায়গায় অমুল জাজা মালিক অমিদ্দিন সেখানে সুবিচার পুরোপুরি কায়েম হবে দুনিয়া সুবিচারের জন্য না এখানে দুনিয়ার শাসকরা দুনিয়ার আদালতে বিচার হইতেও পারে নাও হইতে পারে আর আল্লাহ দুনিয়াতে দেব বদলা সবকিছু এই ওয়াদা করেননি কারণ দুনিয়া কর্ম করার জন্য পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ বদলা দেওয়ার জন্য পাঠাননি যে তুমি খুব সহি আকিদার লোক আর তুমি খুব একবারে নামাজি মুসল্লি আর খুব আল্লাহ তাহাজুদ গুজার সেজন্য তোমাকে খুব সুস্থ রাখবো আর তোমার কেউ একটা পয়সা বেমানি করবে না আর কেউ তোমাকে অপমান করবে না এইসব আদা আল্লাহ করেনি কারণ এটা দুনিয়া বদলার জগৎ না এটা কর্মের জগৎ তবে এর বদলা দেবেন আপনাকে উত্তম বদলা আপনি সবুর করুন আপনাকে উত্তম বদলা আল্লাহ দেবেন বলছেন যে যখন ওখানে ন্যায্য পাওনা মজলুমরা পেয়ে যাবে নির্যাতিতরা পেয়ে যাবে ওয়াকাদ জাহাবা মাফি করুবে বাজিমিনাল গিল এবং তাদের উপর যে আক্রোশ ছিল যে হাই রে তুই জুলুম করেছিস আমার ওপর এটা তখন দূর হয়ে যাবে যাক আমি পাওনা পেয়ে গেছি দুনিয়াতে পেতাম টাকা পেতাম টাকা আমার ছেলেমেয়েরা খেয়ে নিত আমি মরে যেতাম টাকা ওদের হয়ে জমি জায়গা ওদের হয়ে যেত আর আমি ওই যে জমি জায়গা আমার বেমানি করেছে টাকা পয়সা বেমানি করেছে ওর বদলে এখানে নাকি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি জানার চলে গেলাম খুশি হবে না হবে না মনটা ঠান্ডা হয়ে যায় মানুষ যখন বদলা প্রতিশোধ পেয়ে যায় তখন মনটা কি হয়ে যায় শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় জি মনটা জুড়ায় জি তো তাই বলছেন যে যখন এইরকম প্রতিশোধ হয়ে যাবে তখন অন্তরে যে একটা বিদ্বেষ ছিল বা একটা শত্রুতা ছিল বা একটা আক্রোশ ছিল আক্ষেপ ছিল সেটা দূর হয়ে যাবে আল্লাহ এই কথায় সুরা হিজরের আয়াত নম্বর সাতচল্লিশে উল্লেখ করেছেন ওয়ানাজানা মাফি আলা আমি জান্নাতীদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা বা কষ্ট ছিল দুনিয়াতে কষ্ট দিয়েছে একসাথে চাকরি করেছেন আর কষ্ট দিয়েছে আপনাকে বিভিন্ন দিক থেকে কষ্ট দিয়েছে কষ্ট নেই মনে কষ্ট আছে এই কষ্টগুলি আল্লাহ জান্নাতে যারা আগে কিন্তু অন্তর থেকে দূর করে দিবেন টেনে নেবেন আল্লাহ বলছে নাজান আমি টেনে নেব মাফি সদুর ওদের অন্তরে যে মিন গেল্লিন যা কিছু শত্রুতা বিদ্বেষ আর কোন রকমের আক্রোশ বা আক্ষেপ আছে আর জান্নাতে যখন চলে যাবে তখন এহওয়ানান সব ভাই ভাই হয়ে যাবে দুশ্মনী ছিল একজন আরেকজনকে খুন করেছে আর এ হয়তো তোবা করেছে বেচারা খুন করার পর তোবা করেছে ওখানে গিয়ে কেসাস হয়েছে আর তার অনেক নেকামল ছিল এরকম অনেক হবে তো ওখানে গিয়ে দিল সাফ হয়ে গেছে সবাই একসাথে জালে মজলুম সেখানে জান্নাতে যদি পৌঁছে যায় এখওয়ান ভাই ভাই হয়ে যাবে আলা সরুরি মোতাকাবলিন এবং তারা উচ্চ আসনে সামনাসামনি বসে থাকবে সরোর শরীরের বহু বচন শরীর মানে খাট হয় শরীর মানে আসন হয় এখানে আসন বোঝানো হয়েছে আসন আজকালকার আসন সোফা কত যে দামি দামি মানুষ আসন তৈরি করছে বসার জন্য আল্লাহ জান্নাতে যে কি আসন রেখেছেন কল্পনার বাইরে সেই আসনে মোতাকাবিল সামনাসামনি বসে থাকবে সামনাসামনি বসাতে একটা মজা আছে কিন্তু যদি সামনাসামনি না বসে যদি কারো পিছনে বসে থাকেন তো মজা লাগবে না ঠিক না জি তো সামনাসামনি জান্নাতে বসে সবাই কথা বলে এখানে যে যারা পরে এসছেন দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে বসে আছেন হ্যাঁ, তারা কিন্তু সামনে একটু হ্যাঁ সামনে অন্যরা আছে ওই ওই যেটা মনের একটা যে চাহিদা যে সামনে থেকে কোনো কিছু পেতাম বা সামনাসামনি কথা বলতাম সেটা পিছন থেকে যদি আপনার ভাইয়ের সাথে কথা বলে যে সামনের কাতার আছে তার সাথে ওই মজাটা পাবেন না আপনি তো জান্নাতের একটি নিয়ামত হচ্ছে যে আলা সরিম মোতাকাবলিন এই কান্তারার হাদিস সহি বখারিত রয়েছে ছয় হাজার চুয়ান্ন নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি এরপরে আলোচনা হবে নবী করিম সাল্লামের সাফাত সম্পর্কে এবং তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন আট প্রকারের সাফাত আছে আগামী সপ্তাহ বা তারপরের মঙ্গলবার ইনশা আল্লাহ তালা এই আট প্রকারের সাফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ রব আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং আল্লাহর হক যথাযথ পালন করার তৌফিক দান করেন মানুষের হক থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন মানুষের যেন আমাদের হক না থেকে যায় আল্লাহ রাব্বান যেন আমাদেরকে দুনিয়াতে তাদের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন না আমাদের দ্বারা জুলুম হয় না আমাদের ওপর কারো পক্ষ থেকে জুলুম হয় আল্লাহ যেন সার্বিক দিক থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আমাদের সকলকে আল্লাহ রবুল আবুল আলমিন মুশকিলকে সহজ করেন এবং হাসর মাঠে আল্লাহ রবুল আমাদের আজাব কে দূর করেন হিসাব বা বিনা হিসাব আল্লাহ যেন জান্নাত দান করেন পুলের ওপর অতিক্রম হকে সহজ করেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন رتل القلب سطورا من ضياء راجيا أن يغسل الذنب العظيم